আরেকটা হলো আল্লাহর সুন্নত মানুষকে প্রথম আল্লাহ তার কুদরতি হাত দিয়া পয়দা করছেন কুদরত দ্বারা পয়দা করছেন তারপরে আল্লাহ ওটার উপরে সুন্নতকে চালায় আছে এই জন্য সমগ্র সৃষ্টি হলো আল্লাহর কুদরতের বিকাশ আর সমগ্র সৃষ্টির থেকে যা হইতেছে এটা হলো আল্লাহর সুন্নতের বিকাশ এখন মানুষ থেকে মানুষ হইতেছে বাড়তেছে নিয়ম এই কথা এই জন্য বলতেছি যে একটা জিনিস বুঝাইতে চাইতেছে সেটা হলো মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজ আজকে যদি বাস্তবিকই আমাদের ভিতরে বুঝ থাকত তাহলে এরকম মজমারও দরকার ছিল না বারবার বলারও দরকার ছিল না বারবার দরজা খটখটানোর দরকার ছিল না বারবার আমাদের দুয়ারে যাওয়ারও দরকার ছিল না মানুষ তার পুজের মাধ্যমে সবকিছু গ্রস্ত এবং পুরা থাকে যেমন দুনিয়ার অনেক জিনিস আছে যেটা বুধ চলে আসছে আর দরজায় খটখটাইতে হয় না সেটা হলো খিদার বিপরীত অন্ন লাগবে কিনার বিপরীত খাওয়া লাগবে এটা বুঝাইতে হয় না এটা বুঝ চলে আসছে যে খিদার বিপরীত এটা কি খাওয়াই পিপাসার বিপরীত পিপাসা বুঝাইতে গেলে পানি শরীর ডাকতে গেলে বস্ত্র মাথা গুছাইতে গেলে ঠাই ঘর ঠিক না চলতে গেলে সওয়ারি ঠিক না আবার দুনিয়ায় থাকতে গেলে বিয়ে সাদি এটা বুঝে চলে আসছে এই জন্য সকালে উঠেই সবাই পাখি যেরকম সকালে উঠা বাসা ছেড়া উড়াল দিতে থাকে সকালে রাত পর্যন্ত কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করতে থাকে আর যখন সকাল হয়ে যায় তো বাসা ছেড়া এক একজন এক এক দিকে উড়াল দেয় ঠিক সূর্য উঠার সাথে সাথে আমরা উড়াল দিতে থাকি ঠিক না কি হ্যাঁ, বুঝেন তো না হ্যাঁ, বুঝেন না হ্যাঁ বুঝেন যে খ্যাত নিয়ে আসে সে খ্যাতে উড়াল দেয় যে দোকান নিয়ে আসে সে দোকানে উড়াল দেয় যে চাকরি নিয়ে আসে সে চাকরিতে উড়াল দেয় যে অফিস আদালত আছে সে অফিস আদালতের দিকে উড়াল দেয় ক্ষেত্র বানায় নিছে ওই ক্ষেত্রের দিকে সে উড়াল দেয় ওই দেখবেন কনকনে শীত কনকনে শীত বাক্যে পর্যন্ত হেলায় ফেলে বসে শীত কিসের গায়ে মোষের গায়ের মাঘে শীত বাঘকে পর্যন্ত হেলায় ফেলে তারপরে যে দেখবেন পদ্মার ভিতরে টিম টিমে বাতি দিয়া ছোট একটা নৌকা নিয়া এই কোন কোনে শীতের ভিতরে সে উড়াল দিয়ে চলে গেছে এখানে খাতা ছাড়ছে ঘর ছাড়ছে ঠিক না হ্যাঁ সব ছেড়া ওই কোন কোনে শীতের ভিতরে উড়াল দিয়ে চলে গেছে বুঝে আসছে তার সহজ এটা একটা জিনিস বুঝাইতে চেয়েছি এটা বুঝে আসে না বিদায়ী এটার জন্য জমা করতে হয় প্রতি সপ্তাহে জমা করতে হয় জমা করতে হয় আবার লম্বা বুঝাইতে হয় আবার ঘরে ঘরে যে বুঝাইতে হয় মসজিদে মসজিদে যে বুঝাইতে হয় ব্যক্তি ব্যক্তিকে বুঝাইতে হয় কিন্তু কসম খোদার যদি বুঝে চলে আসতো তাহলে এটার আর প্রয়োজন হইত না যেমন সকালে উঠা পাখির মতো সবাই নিজ নিজ ক্ষেত্রের দিকে উড়াল দেয় যেরকম পাখি উড়াল দেয় আমরা যেরকম উড়াল দিই কেউ আমাদেরকে বুঝাইতে হয় না বলতে হয় না জাগাইতে হয় না মা স্মরণ করাইতে হয় না নিজে নিজে যেরকম উড়াল দিই যদি আমাদেরও বুঝে আসত যেটা বুঝাইতে চাইতে চাইতেছি তাহলে দোস্ত এই সিস্টেম গুলার প্রয়োজনই ছিল প্রয়োজনই কি ছিল না প্রয়োজনই ছিল না এই জন্যই বুঝাইতেছিলাম যে আল্লাহর কুদরত একটা আর একটা হলো আল্লাহর সুন্দর কুদরত তো চতুর্দিকে যেটি দেখবো ওটাই কুদরত এজন্য কোন উর্দু কবি বলে সুন্দর রেখেছিলেন सजर में हजर में तेरे रंग बू है जिधर देखता हूँ उधर तू ही तू है পাহাড় পর্বত সব জিনিসের ভিতরে তোমারই রূপরেখা তোমারই রং মাখা আছে আর যেদিকেই তাকাই ওদিকে তোমাকেই দেখা যায় আর কাউকে দেখি আর পুরানো এটাই বলতেছে আইনামা তুয়াল্লু আসাম্মা ওয়াজহুল্লাহ যখন বুধ চলে আসবে তখন তুমি যেদিকেই তাকাইবা ওই দিকেই তুমি প্রথমে আল্লাহকে দেখবা পরে কাউকে দেখবা প্রথমে দেখবা কাকে প্রথমে কাকে দেখবা আল্লাহকে এই জন্যই হাদিসে আছে আল্লাহওয়ালা কে আল্লাহওয়ালা কে ফাজাইলের কিতাবে পড়ছেন আল্লাহওয়ালা কে যাকে দেখলে যাকে দেখলে তাহলে প্রথমে কাকে কার স্মরণ হবে আল্লাহ ঠিক না তাকে দেখলে প্রথমে কার কথা স্মরণ হবে আল্লাহর কথা অন্য কিছু স্মরণ হবে না অমুক তমুক ওই সই কিছু মনে হবে না প্রথমে মনে হবে কি প্রথমে মনে হবে আল্লাহ তাহলে সেই ব্যক্তি কি আল্লাহ যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় মানে সে নিচে পিছিয়ে চলে গেছে আল্লাহ সামনে চলে আসছে তার চেহারায় প্রথমে আল্লাহ ভাইসা উঠছে তারপরে সে ভাইসা উঠছে এটি হলো এটি চেতেছিলাম যে একটা হলো কুদরত একটা হলো কুদরত দ্বারা সমস্ত কিছু অস্তিত্ব নিয়ে আসছেন সমগ্র জগৎকে আল্লাহ কুদরত দ্বারা অস্তিত্বে নিয়ে আসতেন ছয় দিনে সব কিছু কুদরত দ্বারা অস্তিত্ব নিয়ে আসতেন কয় দিনে সপ্তম দিনে কোথায় চলে গেছে উপরে ছয় দিনে সব কিছু কুদরতের ছোঁয়া দিয়ে কি করছেন অস্তিত্বের নিয়ে আসছেন সব কুদরতের বিকাশ আরেকটা হলো সুন্নত এই জন্য মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিস তিনটা জিনিস আগে বোঝে আমি জীবিত থাকতে হলে রুহের মহতাস ঠিক না আমি জীবিত থাকতে হলে কিসের মহতাস রুহের মহতাস রু ছাড়া আমি জীবিত থাকবো না ঠিক না রু থাকবো আমি জীবিত আছি রু নাই আমি জীবিত নাই আফসোস এই উন্নতিটি ভুলে গেছে এই উন্মতের ভুলার কথা ছিল না এই উন্মত কে ভুলতে অস্তিত্বে আনা হয় নাই কিন্তু আফসোসের বিষয় উন্মত ভুলে গেছে করার কি আর বলছেও বলছে এরকম বলছে যে ভুলাটাও ভুলে গেছে বুলাতো বুলার এসে জেলাতো মারিয়াম আলাইহিস সালাম বলছিলেন নসিয়াত মানসিয়া হায় আমি ভুলো ভুল এসে ভুলো বুলার এসে নসিয়াত মানসিয়া আমি বেঁচে থাকতে হলে মূল মুহতাজু ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না আমার ভিতর অনুভূতি আছে আমি বেঁচে আছি আমি নাই রু নাই আমি নাই রু আছে আমি আছি রু নাই আমি নাই আর জমিন বেচা থাকতে হলে পানি লাগবে জমিন বেচা থাকতে হলে কি লাগবে পানি নাই জমিনের কি নাই চান নাই জমিনের চান নাই জমিনের চান নাই পানি আছে জমিনের চান আছে আর পানি নাই জমিনের চান নাই আর যা কিছু আল্লাহ কুদরত দ্বারা বানাইছেন এই সব কিছু বেচা থাকতে হইলে দিন লাগবে দিন নাই আল্লাহর কোন কুদরতই নেই সব শেষ হয়ে যাবে সব হয়ে যাবে সব কি খালি কি বাকি থাকবে আমার সমগ্র কুদরত বাঁচায় রাখতে হলে দিন লাগবে দিন নাই কিছু কিছু নাই কিছু বেঁচে থাকবে না দিন নাই তো আকাশ নাই দিন নাই তো জমিন নাই দিন নাই তো পাহাড় নাই দিন নাই তো পর্বত নাই দিন নাই তো নদী নাই দিন নাই তো নানা নাই দিন নাই তো সমুদ্র নাই দিন নাই তো সূর্য নাই দিন নাই তো চন্দ্র নাই দিন নাই তো মানুষও নাই কিছু নাই শেষ সব কিছু টিকা রাখতে হবে কি লাগবে কি লাগবে আমি বেচা থাকতে হলে যেরকম রু লাগবে জমিন বেচা থাকতে হলে যেরকম পানি লাগবে সমগ্র জগৎ টিকা থাকতে হলে দিন লাগবে উন্নতি যতই হোক করতে করতে করতে করতে করতে করতে করতে করতে তোমাদের উন্নতি যদি আকাশ পর্যন্ত পৌঁছা যায় আকাশ চুমু হয়ে যায় আকাশের ঊর্ধ্বে যদি পচা যায় এর চৌপরে উপরে যদিও পচা যায় তারপরে যদি দিন না থাকে তাহলে সব এক ফুটে শেষ এক ফুটে কি এক ফুটে শেষ নাফখাতান একটা ফুল লাগবে বেশি লাগবে নাফখাতান একটা তারপরে কি হবে ফাইদা হাবা একটা তারপরে ফল কি দাঁড়াবে হাবা আম্মাল দুরা হাবা আম্মাল দুরা হাবা আম্মাল দুরা সব তুলার মতো ঘুরে কোথায় যাবে সেও জানবে না কোথায় যাবে কোথায় জানবে সেও সেও জানবে না সেভেন আপ ছিলেন সেভেন আপ চাকরাইলের বোতল করলে কি হয় একটু করে ফেনাও জানে সে কোথায় গেছে জানে জানে মনে কথাই বুঝেন না আপনারা বুঝেন কথা বোঝেন একটু করে ফেনা জানে সে কোথায় গেছে সেও জানে না কোথায় গেছে ঠিক আল্লাহ রসুলের কথা বিশাল আকাশ বিশাল জমিন বিশাল পাহাড় যার দৃঢ়তা দেখা যার শক্তি দেখা ফেরেস তার আশ্চর্য আল্লাহকে জিজ্ঞাসা করছে পাহাড় যখন আল্লাহ বানাইছে আল্লাহ এর চেয়ে পাওয়ারফুল কিছু বানাইছেন আপনি অথচ উনারা কত পাওয়ারফুল ফেরেস তারা ঠিক না হম জিবরুল আল ইসলাম কত পাওয়ারফুল আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আপনার শক্তি কত ব্রহ্মাচার আমি কখনো কুস্তি লোটা দেখি না সত্যি কত আরেকজনের লোক লড়লে না বুঝবো মটটা বেশি না মটটা বেশি হ্যাঁ কিন্তু আপনাকে ধারণা দিতে পারি তরফা জানাহি আমার একটা পরের শক্তির ধারণা আপনাকে দিতে পারি বলাচ্ছে আমি এক জাতির জন্য ব্যবহার করছি একটা পরের কোনা একটা পাখার কোনা আর্থ জমিন থেকে উঠাইছি সামা আকাশ পর্যন্ত উঠে আনিছি জন্য ওটাকে মরা সমুদ্র ডেট সি বানায় কত মাইল লম্বা একশো কিলো কত চওড়া হইল পাঁচ কিলো কত পাঁচ কিলোমিটার চওড়া একশো কিলো লম্বা আর ওইখানে বানাইছে যেখানের পাথরে লোহা মারলে লোহা ফিরত আসে পাথর কিছু হয় শুনে না কিন্তু চোখে দেখে বলতেছে হ্যাঁ আমি কিন্তু নাইমা ওই পাথরে লোহা দিয়ে পেয়ে দেখছি লোহা দেখা পাথর কিচ্ছু হয় না এরম পাথরের ভিতরে বলছে শুনেন একটা পাখার কোনা এত শক্তি যদি হয় তো একটা পাখায় কত শক্তি হবে এরকম আমার ছয় শত ডানা আছে এবার আপনি হিসাব করেন আমার গায়ে কত শক্তি মুরগির পাখার মতো ছয়শো না কিন্তু হ্যাঁ আবার বলছে এক একটা পাখা কত বড় আপনার দুই ডানা যদি প্রসারিত করি তাহলে দুই সীমান্ত যদি উত্তর দক্ষিণের মুখ করে যদি উত্তর দিকে মুখ করে যদি খাড়া খুলি তাহলে কোন দিক ডাকবে পূর্ব পশ্চিম ডেকে যাবে আর যদি পশ্চিম দিকে মুখ করে খুলি তাহলে কি উত্তর দক্ষিণ দেখা যাবে বলে দুইটা এত বড় মুরগির মতো না এত বড় ওনারা জিজ্ঞাসা করতেছে পাহাড় দেখা যে আর চো শক্তিশালী কিছু আছে তাহলে চিন্তা করেন পাহাড় কত শক্তিশালী যদি উনাদেরকে তাক লাগায় দিতে পারে পাহাড় তাহলে বুঝা গেল পাহাড়ের কি শক্তি আল্লাহ বলছে হ্যাঁ আর চোর বানায় কয়ের শক্তিশালী আছে আগুন যে লোহাকে গালায় আর পানি বানায় শক্তিশালী কিছু আছে নাকি আগুনের চেয়ে বলে আছে পানি যেটা আগুনের অস্তিত্বকে চিরদিনের জন্য বিলীন করে দেয় ওই না জ্বলে না এটাই জানে না শক্তিশালী আছে শক্তিশালী আছে নাকি বলে আছে বলে ওটা কোথায় বলে ওটা তো আমি আমার বন্দাদেরকে দিছি তাদেরকে বন্দাদেরকে দিছি আমি ইবনে আদমকে দিছি আদমের সন্তানদেরকে দিছি কি বলে ওই সৎকা ডাইন হাত দিয়ে করছে পামার জানে না যে কত করছে করছে বামা জানে না কত করছে বলবেন বামা তো আবার জানবো না কেমনে ডাইনার দিয়ে উঠাইছে বামাত লাগায় গনে নাই গনলেই তো জানবো কত গেছে ঠিক না হাত ঢুকাইছে যা হয়েছে দিয়া দিছে হ্যাঁ বামাত জানে না যে কি পরে ব্যবহারই করে নেয় তারা জানবো করতে ব্যবহার করলে না জানতো ঠিক না ওই সৎকা হলো আর চৌষট্টি আমি যেটা বুঝাইতে চেয়েছি মেরে দোস্ত আমরা বাঁচার জন্য যেরকম রূপ আমরা বাঁচার জন্য যেরকম রূপ রু ছাড়া যেরকম আমাদের জীবিত থাকার বিকল্প কোন রাস্তা নাই ঠিক জমিন জীবিত থাকার জন্য যেরকম পানি ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই ঠিক সমগ্র জগৎ টিকা থাকার জন্য দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই দিন ছাড়া বিকল্প কোন কি নাই রাস্তা নাই এই এজন্যই হাদিসে আসছে শুনো শুনো কান কইলা শুনো কেমত ওই পর্যন্ত আসার ক্ষমতা রাখে না যতক্ষণ পর্যন্ত একজনও দিনদার থাকবে কজন কজন একজনও দিনদার থাকবে ওই পর্যন্ত কেমত আসার কি রাখে না ক্ষমতা রাখে না গেলে সমগ্র জগতের রূপ আমরা বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন ওটার নাম আল্লাহর পক্ষ থেকে রূপ ওটার নাম কি রূপ আর জমিনকে বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন এটা আল্লাহর পক্ষ থেকে নাম হইল পানি এটা হলো জমিনের রূপ জমিনের রূপ পানি আমাদের রূপ আল্লাহর হুকুম আমাদের রূপ কানির রূপ রূপ মিন আপনাকে জিজ্ঞাসা করতেছে রু কি জিনিস আপনি বলে দেন যে রু হইল আল্লাহর হুকুম হুকুম যতক্ষণ থাকবে ভিতরে তুমি জিন্দা চক্ষু দেখবে কান শুনবে মুখ বলবে হাত ধরবে পাও চলবে শ্বাস প্রশ্বাস চলতে থাকবে অঙ্গ সচ্ছল থাকবে তোমাকে জিন্দার খাতায় নাম লেখা হইতে থাকবে তোমার সিগনেচার হইতে থাকবে জিন্দা জিন্দা জিন্দা জিন্দা আর আল্লাহ হুকুম যখন বাহির হয়ে যাবে তুমি হয়ে যাবে কি মুর্দা ঠিক মেরে দোস্ত খেয়াল করে শুনতে হবে না কিন্তু বুঝে আসবে না আমি একটা জিনিস বুঝাইতে চেয়েছি আপনাদের একটু ধ্যান দিয়ে শুনতে হবে উঠা বসা করলে লড়াচড়া করলে আর বুঝে আসবে না আর যদি আল্লাহ করে বুঝে চলে আসে হ্যাঁ, একদিনের বৈঠক জিন্দগি বোঝা যাবে একদিনের বৈঠক জিন্দগি বোঝা যাবে এটাও দলিল দিতেছি এটাও দলিল দিতেছি এটাও দলিল আছে বলে উমরের এক বৈঠকে জিন্দিগি বনে গেছে ঠিক না হচ্ছে না বলে নাই কোন বৈঠক যেটা কুইনের ঘরে ঢুকে গেছিল ঠিক না হ্যাঁ রাস্তায় যে দাঁড়া খাওয়া গেছে ঠিক না জিজ্ঞেস করছে কই যা মাথা আনতে চেয়ে ওইটাও তো চুক্তির কথা নিজের ঘর আগে সাইজ করি তো যে ঢুকছে ঠিক না বাইরের দিকে খবর পেয়ে গেছে কেননা চলার ভঙ্গি তো এরকম ছিল ঠিক না আর আওয়াজও এরকমই ছিল আর যেতে ছিল জিদে শ্বাস প্রশ্বাসও তো এরকমই চলতেছিল জিদের শ্বাস প্রশ্বাস দেখেন না একটু জোরে চলে আবার একটু আওয়াজও হয় ঠিক না হ্যাঁ তো বইনে তো বাইর শ্বাস প্রশ্বাস বোঝে যে যেটা কি কর হ্যাঁ সঙ্গেই বুঝা যাইতেছে কিন্তু তা এক মজলিসে জিন্দগি বইনা গেছে ঠিক না না বলে নাই না দ্বিতীয় জিন্দগি লাগছে হ্যাঁ? জিন্দগি গেছে কিরম বলছে কিরকম বর্ণা হ্যাঁ কেমন পর্যন্ত আর কারো এরকম বলবে না তবে এরকম বনবে না কারো এরকম বনেও না আর কারো এরকম বনবেও না কারো এরকম বনে না এক মস্তিষ্কে যা বলছে এরকম কারো বনে নাই আর কারো বনবে না মামুরি না কিন্তু মামুরি না মামুলি না কিন্তু আপনারা চিন্তা করেন না মামুলি বিষয় না অমর এক বৈঠকে বিদায় ড্যাম দিয়ে শুনতে হবে উঠলে বসলে হবে না নড়াচড়া করলে হবে না আমি যা বুঝাইতে চাইতেছি যদি আল্লাহ বুঝ দিয়া দেয় তো আশা রাখি এক বৈঠকে জিন্দগি বইনা যাবে যদি বুঝ চলে আসে আর যদি বুঝ না আসে তেমন দোস্ত আল্লাহ জানে কবে জিন্দগি করবে জন্য আমাদের ভিতরে জীবিত থাকার জন্য যে রূপ এটা হলো আল্লাহর হুকুম আর জমিন জিন্দা থাকার জন্য যে রূপ এটার নাম হলো পানি আর সমগ্র জগৎ জিন্দা থাকার জন্য যে রূপ এটার নাম হলো এটার নাম হইল কি দিন এটার নাম হইল দিন এই জন্য বলছে একজন জিন্দা থাকবে একজন একজন জিন্দা জিন্দা কেমন কাছে আসার ক্ষমতা রাখে না একজন শুধু একজন একজন কিতাবালারা এটার উপরে দুটা সুন্দর জিনিস লেখছে শক্তিশালী এত শক্তিশালী এত কবি জন্য হাদিসে আছে কবি জিজ্ঞেস করে মোমেন কবি মোমেন জাহিদ দুর্বল মোমেন আর শক্তিশালী মোমেন আবার আল্লাহ রসুল দৃষ্টান্ত দিছে দুর্বল মোমেনের চেয়ে শক্তিশালী মোমেন বেশি উত্তম ওই একজনও এত শক্তিশালী যে সমগ্র জগৎকে সে ধরে রাখবে দ্বিতীয় লেগছে ও আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় সর জগতের চব্বিশ ঘন্টা অবিরাম অবিচল অবিরাম রং নাফরমানি কি আল্লাহ ওর চেহারার দিকে তাকায় সয়া নিতে খালি ওর দিকে তাকায় ও আল্লাহর কাছে এত প্রিয় তাহলে সমগ্র জগৎকে টিকায় রাখার রু হল কি কি দিন আর আল্লাহ ওই সুন্নতকে চালাইছেন ওই সুন্নতকে চালাইছেন যে সমগ্র জগতের রূহ যখন বাহির হওয়ার উপক্রম হইত যে এই জগতের রূহ বাহির হয়ে চলে যাবে জগতের রূপ কি হয়ে চলে যাবে বাহির হয়ে চলে যাবে আর জগৎ ধ্বংসপ্রাপ্ত হইতে বাধ্য হবে তখনই আল্লাহ রু দিয়া কোন নবীকে পাঠাইয়া দিতেন দিয়ে পাঠাইতেন রু কি দিন দিয়া দিন দিয়া নবীকে পাঠাইতেন নবী দিন নিয়ে আসতেন আবার জগৎ ঘিরে যেত আবার জগৎ জিন্দা হয়ে যেত আবার চলতে থাকতো চলতে থাকতো চলতে থাকতো আবার মূর্তার উপক্রম হয়ে যেত এই রূপ আহির হয়ে যাবে এই ধ্বংস হয়ে যাবে দুনিয়া দুনিয়া বড়ই চাইতো যে দুনিয়া ধ্বংস হয়ে যায় আর কত আর যেমন আজকে আমরাও চাই ঠিক না আর কত দুনিয়া কি হয়ে যাক দুনিয়া কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক আর কত এত ফেতনা ফাঁসা আর কত বেদিনী চোখে দেখব আর কত ফেতনা ফাসাদ সইব আর কত নসিবত বরদাস্ত করবো দুনিয়া ধ্বংস হয়ে গেলেই হবে ঠিক না হ্যাঁ মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজও যখনই দুনিয়ার এই অবস্থা আসতো তো আল্লাহ নবীদেরকে দিন দিয়া পাঠাইতেন এইভাবে দুনিয়াকে আল্লাহ পাক টিকানের জন্য লক্ষ নবীদেরকে পাঠাইছেন কত সোয়া লক্ষ নবীদেরকে পাঠাইছেন আর সর্বশেষ যে নবীকে আল্লাহ পাঠাইছেন মোহাম্মদুর রসুল্লাহ যিনাকে আল্লাহ সর্বশেষ পাঠাইছেন এর ব্যাপারে আল্লাহ আমরা দিনে হক দিয়া পাঠাইছি কোন সময় যে সময় সমগ্র জগতের রু বাহির হয়ে যাওয়ার উপক্রম ছিল মানুষ নিজেকে মানুষ ভাবতে লজ্জা পাইত কৌন আছে যে আমরা আমাদেরকে মানুষ ভাবতে লজ্জা পাইতাম কন্যা কেলা বা সাহরা আমরা মরুদ্দানের কুকুর ছিলাম কুকুর মানুষ ভাবতো আমরা আমাদেরকে কি পাইতাম লজ্জা পাইতাম আর বাস্তবিক তো সত্য যেখানে আল্লাহর ঘরে উলঙ্গ তফ করে এরা কি মানুষ হতে পারে হ্যাঁ আল্লাহর ঘরে তিনশো ষাট মূর্তি যারা দাঁড়া করা দিছে এরা কি মানুষ হইতে পারে আল্লাহ তো মানুষ করতে রাজি না এই জন্য কিচ্ছা শুনছেন আপনারা হাসতেছে মুসকি মুসকি একা একা সবাই ধরছে একা আসেন কেন কাউরে তো দেখি না কোন কারণও ঘটে না হাসার আপনি একা একা আসেন আমিরুল মমিনিন কারণটা কি জাহিলিয়াতের যুগের কথা মনে উঠছে কি জাহিলিয়াতের যুগের কথা কিরকম অজ্ঞ ছিলাম এটার কথা মনে উঠছে কিরকম অজ্ঞ ছিলাম কইটা মনে উঠা হাসি আর থামায় রাখতে পারিনি হাসা দিছি তোমরা যদি দেখা ফেলছো এটা ভাবতে পারি না কিরকম জাহেল ছিলেন শুনো শুনো আগে তো মক্কাতে বাইরে এলে মূর্তি লেগে যেতাম পূজার সময় এলে পূজা করতাম একদিন মক্কার থেকে বাহিরে গেছি মূর্তি নিতে ভুলে গেছি পূজার সময় তো হয়ে গেছে মা বুদ্ধ লোকে নাই পূজা কর মুখী দিয়া তার নিজেকে মা বুদ্ধ নিজেরই বানাইতাম আর বানানো আমরা পারদর্শী ছিলাম পাথর খচিত করে বানায় ফেলতাম পাথর দিয়া যখন বানাইতে পারি তাহলে নরম জিনিস দিয়ে তো আরো সুন্দর বানাইতে পারবো তা ছিল খেজুর লোকে ওই খেজুর দিয়া খুব সুন্দর করে কুন্দায় মাবুদ বানায় বলেছি মাবুদ তো বানায় খারা খারা দিছি মাবুদে আর পূজা পাঠ তো শুরু হয়ে গেছে করছি পূজা পাঠ খুব কিন্তু খিদা তো আর মাবুদ বোঝে না কতক্ষণ পরে তো লাগছে খিদা এখন চিন্তাও করতেছি মাবুদ তো খেজুর তো মাহবুদ হয়ে গেছে না লাগছে তো খিদা আর খিদায় তো পান্থা ভাত দেখে না প্রেম যেরম জাত বেজাত দেখে না ঘুম যেরম বাঙ্গা খাট বোঝে না খিদা এত পান্থা ব্যাগ বোঝে না হ্যাঁ লাগছে তো খিদা কর্ম কি অনেকক্ষণ দেখছি মামুরের দিকে কি করবো তো যখন খিদা বেশি ধারণা শুরু করে দিছে ভিতরতে খিদাই বলতেছিল মাহবুদ পান খামারে পূজা কারণ আমি বড় মাহবুদ আমার পূজা করতে হইব আমার যদি না দিতে পারস তাহলে তোর মাহবুদ কিন্তু কিচ্ছু করতে পারবো না বলে বাস বাইঙ্গা তো মাহবুদ রে পুরা পেটের ভিতরে ঢুকে আছে চিন্তা করো আমরা কিরকম অজ্ঞ ছিলাম মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিস জগৎ যখনই রু হারাইতে শুরু করতো জগৎ যখনই রু হারাইতে শুরু করত আর তার অস্তিত্ব বিলীনের উপক্রম হয়ে যেত তখনই আল্লাহ রু দিয়া নবীদেরকে পাঠাই এটাকে দিন বলে দিন এটা ছিল আল্লাহর সুন্নাত এটা ছিল কি আল্লাহ সুন্নাত সুন্নত শুরু হলো এটাই ছিল আল্লাহর সুন্নত লক্ষকে পাঠাইছেন এরকম দাপে দাপে দাপে দাপে সর্বশেষ মোহাম্মদুর রসুল্লাহকে জগৎ টিকানের জন্য দিনে হক দিয়ে আল্লাহ পাঠায় দিয়েছেন যেমন জগৎ রু হারাইতে চলছে আপনার যদি যাওয়া দেরি হয়ে যায় তাহলে জগৎ রু হারা ফেলবে আর সমস্ত জগতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমার কুদরতের অস্তিত্ব কিছুই থাকবে না না সূর্য থাকবে না চন্দ্র থাকবে না আকাশ থাকবে না জমিন থাকবে না পাহাড় থাকবে না পর্বত থাকবে না নদী থাকবে না মেলা থাকবে কিছুই থাকবে না বিদায় যান আপনাকে আমি দিন দিয়া পাঠাই দিছি আপনি দিন নিয়ে যান জগতের ভিতরে হায়াত ঢুকায় দেন জগতের ভিতরে কি ঢুকায় দেন হায়াত ঢুকায় দেন এটা ছিল আল্লাহর সুন্নাত কি ছিল আল্লাহর সুন্নাত এটা আল্লাহ নিজ এরাদায় নিজ সুন্নতের মাধ্যমে নিজ কুদরতের মাধ্যমে কুদরত আবার সুন্নত দুটাকে এক করা আল্লাহ এটাকে অস্তিত্বে নিয়ে আসছেন সমগ্র জগৎকে টিকানে রাখার জন্য যেরকম আমরা টিকা থাকার জন্য আমাদের ভিতরে আল্লাহ রু ঘুরা দিচ্ছেন জমিনকে টিকা রাখার জন্য জীবিত রাখার জন্য পানির ফোয়ারা জমিনের নিচে আর আকাশ থেকে বর্ষিত করা আল্লাহ পাক নিজামেরকে সিস্টেম বানায় দিয়েছেন তদরূপ সমগ্র জগৎকে টিকানের জন্য আল্লাহ নবীদেরকে দিন দিয়া পাঠায়া এই সুন্নতকে আল্লাহ জারি করে দিছেন কিন্তু মেরে দোস্ত মোহাম্মদুর রসুল্লাহকে শুধু আল্লাহ রসুলের নবী বানায়া পাঠান নাই বরং আরেকটা বেশি জিনিস তাকে দিয়া দিছেন যেটা কোন নবীকে দেন নাই সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ খাতামুন নবী জিরো বানায় দিছেন যে এরপরে আর কোন নবী কি করবে না কি করবে না আসবে না এই জন্য মেরে দোস্ত ওই নবীর উন্নতের উপরে আল্লাহ দুটা দায়িত্ব চাপায় দিছে কটা কটা দায়িত্ব দুটা দায়িত্ব চাপায় দিছেন বরং তিনটা বলতে পারেন তিনটা দায়িত্ব চাপায় দিছেন সহজে বুঝাইতে চাইতেছি তিনটা দায়িত্ব চাপায় দিছে কেননা রু যদি জগতের না থাকে তাহলে জগৎ টিকবে না আর জগৎ যদি না টিকে তাহলে আরে দুনিয়া মারেন না গুলি আমরাও টিকবো না আমরাও টিকবো না আমরাও টিকবো না আমরাও টিকবো না আমাদেরও টিকবে না আমরাও টিকবো না আর আমাদেরও টিকবে না আমিও টিকবো না আমারও টিকবে না আমার বোঝেন আমি বোঝেন আমার বোঝেন আমরাও বোঝেন আমাদেরও বোঝেন হ্যাঁ সব কথাই তো করে আমি আমার আমি আমার আমি আমার আমি আমার আমি আমার একটাও কি করবে না টিকবে না এই জন্য আল্লাহ আমাদের উপরে তিনটা দায়িত্ব চাপায় দিয়েছেন খাতামান বিকিন হওয়ার কারণে নাইলে আমাদেরকে এই কাজ আল্লাহ এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিতেন না এই দায়িত্ব তো ছিল নবীদের নবীদের মাধ্যমে আল্লাহ সমগ্র জগতের রুকে ডেলে দিতেন সমগ্র জগতে রু আসত নবীদের মাধ্যমে নবীরা এই দায়িত্ব পুরা করতেন আমাদের মতো মানুষকে আল্লাহ এই দায়িত্ব দিতেন হ্যাঁ আমাদের মতো মানুষ কি বলেন আমাদের মতো মানুষকে আল্লাহ দায়িত্ব দিতেন প্রশ্নই উঠে না এই জন্য তিন দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়া দিছেন তিন দায়িত্ব কি মেরে দোস্ত এক দায়িত্ব হইল মেরে দোস্ত আমি দিনের উপরে টিকা আমি দ্বিতীয় হলো দিনকে টিকানো আমি টিকা দিনকে টিকানো আর তৃতীয় দায়িত্ব হল সারা দুনিয়ার মধ্যে দিনকে ছড়ানো টিকানো সারা দুনিয়ার মানুষকে সারা দুনিয়ার মানুষের ভিতরে দিনকে ছড়ায় দেওয়া এটাও আরেকটা ভাবে বুঝাইতে চাইতেছি আপনাদেরকে বলে আমাকে দিনের উপরে টিকতে হবে কেন আর দিনকে টিকেইতে হবে কেন আর দিনকে মেরে দোস্ত আবারও পিছিয়ে চলে যেতেছি দিন আল্লাহ কুদরতের মাধ্যমে সুন্নতের মাধ্যমে আল্লাহ অস্তিত্বে নিয়ে আসছেন নবীদের মাধ্যমে এটা আল্লাহর জিম্মাদারি ছিল এটা আর কারো জিম্মাদারি ছিল না দিনকে অস্তিত্বে আনা এটা কারো জিম্মাদারি না এটা আল্লাহর জিম্মাদারি নবী নির্বাচিত করা এটাও আল্লাহর জিম্মাদারি আল্লাহ নিজের জিম্মাদারিকে পুরা করছেন এই জন্যই আল্লাহ ঘোষণা দিতেছেন তোমাদের আল্লাহ কে হুয়াল্লাদি কোরআনের যত জায়গায় দেখবেন হুয়াল্লাদি বা আল্লাহ হুয়াল্লাদি হুয়াল্লাদি হুয়াল্লাদি সব জায়গায় হইলে আল্লাহ নিজের পরিচয় দিতেছেন আল্লাহ পরিচয় দিতেছেন তোমাদের আল্লাহ কে যে নবীকে নির্বাচিত করছে কোন নবী উম্মি নবী কোন নবী কোরাইশি নবী কোন নবী আরবের নবী তোমাদের ভিতরে যে আল্লাহ এই নবীকে নির্বাচিত করছে এবং তাকে দিনে হক দিয়া পাঠাইছে ইনি হলো তোমাদের আল্লাহ এটা হলো আল্লাহ এটা আল্লাহর দায়িত্ব ছিল এখন আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো দিনের উপরে টিকা এক নম্বর হলো দিনের উপরে কি দিনের উপরে টিকা দ্বিতীয় দায়িত্ব হলো দিনকে টিকানো আর তৃতীয় দায়িত্ব হলো দিন টিকা থাকবে কেমনে এটাও বলতে পারেন তৃতীয় না বইলা এটাও বলতে পারেন যে আমাদের দায়িত্ব হলো দিনের উপরে টিকা দিনকে টিকানো আর দিনকে টিকাইতে হলে কি করতে হবে বলে দিনকে টিকাইতে হইলে মেরে দোস্ত দিনের মেহান্নত করতে হবে দিনকে দিনের কি করতে হবে মেহান্নত করতে হবে দিনের চাষ করতে হবে দিনের ফ্যাক্টরি খুলতে হবে দিনের কারখানা খুলতে হবে দিনের ফেরি করতে হবে তাহলে দিন টিকা থাকবে বলে দিন টিকানো কেন জরুরি কেন দিন টিকাইতে হবে দিনের উপরে টিকতে হবে কেন আর দিনকে টিকেইতে হবে কেন বলে ওইটা এই জন্য দিনের উপরে টিকতে হবে আবার দিনকেও টিকাইতে হবে এটার কারণ হলো দুইটা কটা বুঝেন কিন্তু দেয়ানের সাথে তাহলে বুঝে আসবে না কারণ হলো দুইটা একটা তো প্রথম কারণ বলে দিলাম যে দিন টিকা থাকবে দিন থাকবে দিন টিকা থাকবে তো সমগ্র জগৎটা টিকা থাকবে ঠিক না এটা হলো প্রথম কারণ আর তৃতীয় কারণ হলো দিনের উপরে টিকা আর দিনকে টিকানো দ্বিতীয় কারণ হলো যে মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজও আমার সৃষ্টির ভিতরে আমরা একটা সৃষ্টি ঠিক না কি সৃষ্টির ভিতরে আমরা একটা সৃষ্টি না না সৃষ্টির বাইরে আমরা সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি কিন্তু পার্থক্য এতটুকু আমরা সৃষ্টির সেরা বাকি সব আমাদের নিচে তো সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ যেরকম মেরে দোস্ত সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ তার সুখে থাকার জন্য শান্তিতে থাকার জন্য সফলতা থাকার জন্য মেরে দোস্ত যেরকম আল্লাহ পরিবেশ নির্ধারণ করছেন সমস্ত সৃষ্টির জন্য পরিবেশ নির্ধারিত আছে কি নির্ধারিত কি নির্ধারিত পরিবেশ নির্ধারিত আছে তদ্রূপ মেরে দোস্ত আমরা সৃষ্টির সেরা সমগ্র পরিসৃষ্টির জন্য যদি পরিবেশ নির্ধারিত থাকতে পারে তো আমরা সৃষ্টির সেরা আমাদের জন্য কি কোনো পরিবেশ এই আল্লাহ তৈরি করেন নাই নির্ধারণ করেন নাই যে আল্লাহ সমগ্র সৃষ্টিকে কুদরত দিয়ে পয়দা হুকুম দিয়ে পয়দা করলেন আর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন বিদায় আমাদেরকে দস্তে কুদরত দিয়ে পয়দা করলেন তো সমগ্র হুকুমের জিনিসের জন্য যদি আল্লাহ পরিবেশকে নির্ধারণ করতে পারে তাহলে যেই সৃষ্টিকে আল্লাহ কুদরতি হাত দিয়া বাড়াইলেন তার জন্য কি কোনো পরিবেশ নির্ধারণ করেন নাই করছেন করছেন তো মেরে দোস্ত এখন পোস্ত যদি কোথায় থাকেন যে করছে তাহলে আমাদের জন্য আল্লাহ কোন পরিবেশ নির্ধারণ করছেন আমাদের জন্য আল্লাহ দিনের পরিবেশ নির্ধারণ করছে দিনের পরিবেশ যে তুমি যদি সুখে থাকতে চাও শান্তিতে থাকতে চাও আরামে থাকতে চাও নিরাপদ থাকতে চাও হায় তুমি যদি পছন্দের জীবন দুনিয়া আখেরাতে কাটাইতে চাও দুনিয়া আখেরাতে পছন্দের জীবন দুনিয়া আখেরাতে কাটাইতে চাও পছন্দের জীবন হম একটা আছে মন চাই জীবন ওটা আলাদা আর কি একটা কি পছন্দের জীবন পছন্দের তুমি যদি পছন্দের জীবন কাটাইতে চাও দুনিয়া খেলাতে তুমি যদি ইজ্জতের জীবন চাও সফলতার জীবন চাও তুমি যদি নিরাপত্তার জীবন চাও তোমার চাহাত আছে সব যদি পুরা করতে চাও দুনিয়া আখেরাতে সমস্ত চাহাজ যদি তুমি পুরা করতে চাও তো তোমার জন্য আমি দিনের পরিবেশ নির্ধারণ করছি এই জন্য দিনের উপরে টিকতে হবে এবং দিনকে কি করতে হবে কি করতে হবে কি করতে হবে প্রথম তো সমগ্র জগৎকে টিকানোর জন্য দিনের উপরে টিকতে হবে এবং দিনকে টিকে হবে আর দ্বিতীয় দ্বিতীয় কি আল্লাহ আমাদের জন্য সুখ শান্তির জন্য দিনের পরিবেশ নির্ধারণ করছেন দিনের পরিবেশ নির্ধারণ করছেন আমরা সুখ শান্তি দিন ছাড়া পাওয়া কোনো বিকল্প রাস্তা নাই উন্নতি দিয়ে সুখ শান্তি আসবে না পোশাক আশাক দিয়ে সুখ শান্তি আসবে না উন্নত খানা দিয়ে সুখ শান্তি আসবে না উন্নত সোসাইটি দিয়ে সুখ শান্তি আসবে না এটা আল্লাহ রাজা কেন আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন দিনের পরিবেশ দিনের পরিবেশ যখন হবে তখন মেরে দোস্ত পেটে পাথর অবস্থায় সুখ আসতে বাধ্য হবে পেটে পাথর তারপরে কি আসবে কি আসবে সুখ আসবে গায়ে শতটালি তারপরে কি সুখ আসবে পায়ে জুতা নাই তারপরে সুখ আসবে সাহাবা বুঝাই দিচ্ছেন আমি জানি জানি জানি পেটে পাথর আছে ওনার পেটেও পাথর ছিল উদার তো ছিল খাওয়ান দিয়া দিব সারা বছরে জবা ফিরো আবার কইছে দেখ তোর কাপড় দেখে বুঝছি তোমার কাছে কাপড় নাই সারা বৎসরের বস্ত্র দিব কি দিব হ্যাঁ বস্ত্র দিয়ে দিব বলছে শোনো শোনো এখন রয়ে গেছে আরেকটা কি খাওয়া কাপড় খাওয়ান কাপড় আর কি বাসস্থান তোমাকে যে বাসস্থান চাই এটাও আমি জানি বাসস্থানও দিয়ে দেবো যাও ফিরে যাও গাদা বানছে রশি ঢুকা এতক্ষণ বলা ছিল এতক্ষণ তো আস্তে আস্তে পল্লমের নুক দিয়ে ছিদ্র করতেছিল পুরা বালিশি ছিদ্র করে নিয়েছে কইতেছে শোন শোন তুই ভুল করছস তুই ভুল করছস তুই পেটে খাওয়া শরীরে কাপড় বাসস্থান বাসস্থান হলে বুঝি সুখে বলবো হ্যাঁ? আমরা বুঝি এটা লেগে আছি শোন শোন আল্লাহ আঙ্গুরে পাঠাইছে সেটার মধ্যে সুখ রাখছে ওটার তো তোর খবরই নেই তুই তো না তুই তো যেদিন নাম লইছ একটার ভিতরে সুখ নাই একটার ভিতরে একটার ভিতরে কি নাই একটার ভিতরে শান্তি নাই একটার ভিতরে সফলতা নাই একটার ভিতরে কামিয়াবি নাই একটার ভিতরে কিছু রাখা নাই সবটি খালি ভান্ড সবটি সবটি কি খালি ভাণ্ড সবটি কি খালি ভাণ্ড সবটি হইলে উপর দিয়ে দেখতে সুন্দর ভিতরে কিচ্ছু নেই ভিতরে উপর দিয়ে ফিটফাট দেখতেছে ভিতরে সব সদরঘাট যতটির কথা বলি সব সদরঘাটের কথা বলি আমি তোরা আসল কথা শুনাই শোন আল্লাহ করে পাঠাইছে আইনে বেটা তোর দরবারে আয় বেটা আল্লাহ পাঠাইছে মেলা হইতাম না আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছে ওটাই বুঝাইতে চাইতেছি সুন্নাত আল্লাহ কুদরত দ্বারা দিন এবং নবীকে নিয়ে আসছেন তারপরে আল্লাহ খাতেমুল হিসাবে আমাদের উপরে সুন্নতের চাল চালায়া দিচ্ছেন যে তোমাদের দায়িত্ব হলো দুটা দিনের উপরে টিকা এবং দিনকে টিকানো এটা হলো তোমাদের দায়িত্ব কারণ কি দিনকে টিকাইতে হলে দিনকে টিকানো তোমাদের দায়িত্ব দিনের উপরে টিকা দায়িত্ব কেন দেখতো যে দিনের উপরে টিকব আর দিন টিকব তো সমগ্র জগৎ টিকবে দ্বিতীয় কারণ হলো তোমরা দিনের উপরে টিকবে আর দিনকে তোমরা টিকাইবা আর দিনই পরিবেশ তোমরা তৈরি করবা তো ওই পরিবেশের ভিতরে যতক্ষণ তোমরা থাকবা তোমাদের শরীরে কাপড় না থাকুক তোমাদের পেটে ভাত না থাকুক তোমাদের মাথা গুচার ঠাই না থাকুক তোমাদের চলার মতো সোয়ারি না থাকুক তোমাদের চেহারা খিদায় গোটা যান পড়তে পড়তে পড়তে পড়তে তোমাদের চেহারা গোটা যান তারপরে তোমরা সুখে থাকবে তারপরে তোমরা সুখী হবে আর তোমাদের সুখের ইতিহাস লেখা হবে ইতিহাস ফেরেস তারা তোমাদের সুখের ইতিহাস লিখবে এরকম সুখের ইতিহাস লিখবে যে আকাশে পর্যন্ত তোমাদের সুখের ইতিহাস লেখা হবে আর আকাশে যখন লেখা হবে তো লোভে মাহফুজ থেকে তোমাদের সুখের পরবানা আসতে বাধ্য হবে তখনই তোমরা সুখী হবে এই জন্য বুঝাইতেছে যে তুই ভুল বুঝতেছ তুই তো সব সদর ঘাটের কথা কইলি বাস্তব তুই জানোসই না আল্লাহ আমাদেরকে পাঠাইছে কেলে যা لنخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد আল্লাহর চাষত্বের দিকে তোরে ঘর ধরে বাইর করার লেগে আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোরা পরিবেশের দিকে ঘর ধরে নেওয়া যাওয়ার জন্য এক দাসত্বের দিকে তোর ঘর ধরে কান ধরে লয়ে যাওয়ার জন্য মিনসিকে দুনিয়া ইলা ওসাতিহা হয় তুই সংকীর্ণ জীবনে করে আসস পানি খাইলেও পঁচিশ বার চেক করার লাগে ভিতরে কিছু দিছে কিনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পানি খেলেও পঁচিশ বার ঠিক না হ্যাঁ তোর ঘরের ভিতরে তোর ছায়া মাঝে মাঝে ভয় দেয় কেউ বললো কিনা সংকীর্ণ জীবন থেকে সংকীর্ণ দুনিয়া থেকে প্রশস্ত দুনিয়ার দিকে চলে নিয়ে যেতে আসছে দুনিয়া বড় বহুত বড় দুনিয়া বহুত বড় বহুত বড় আমাকে চেক করে খাইতে হয় না শোন শোন শোন এরম জিনিসের দিকে তুলে নিয়ে যেতে আসছি চেকের দরকার নাই যদি বিষে দেয় তারপরে একটা শব্দ বলবো ঢক ঢক ঢক ডক ভিতরে যাইবে খালেদ ইবনুল ওলিদের সামনে নিয়ে আইছে কিয়ের বোতল খাইলে ঠান্ডা কি ঠান্ডা ঠান্ডা বাড়ি মানে বোঝেন না কি ঠান্ডা এটা খাইলেই ঠান্ডা কি ঠান্ডা খাইলে উড়া করবেন উড়া করবো মানে সিধা যাবেন জামাডুর নিচে আচ্ছা দেহি বোতলটা লইছে বিসমিল্লাহ ডক ডক ডক ডক খাওয়া গেলা বোতলটা ফিকা মেরা ভালো আছে যাবে না কই এটার কি ক্ষমতা আছে আর তুই মিনারের পানিও পঁচিশ বার চেক করে এরকম সংকীর্ণ বানায় মিনারের তারপরেও কি পঁচিশ বার চেকিং ঠিক না লেগে আর শোন শোন শোন আনিলা ইসলাম আলো তো সারাদিন অন্ধকারের মধ্যে আলো দেখবি কুত্তিকা সারাদিনই তো অন্ধকার তো ডাইনে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পিছে অন্ধকার উপরে অন্ধকার নিচে অন্ধকার তুই নিজেও অন্ধকার তোরা আলোর দিকে নিয়ে যেতে যেতেছি চল দেখছো স্যার কি আলো ইসলামের আলোর দিকে নিয়ে যেতে যেতেছি আয় চল এজন্যই তো ইসলামের নাম কি কি নাম ইসলামের নাম কি ইসলাম অর্থ কি আবু হানিফা আবু সুফিয়ানকে হুজুর ইসলাম করতেছে আবু সুফিয়ান বড় পেরেশান মনে হয় তোরে খুব পেরেশান না যায় তোরে খালি ছুটা ছুটি করেছ হ্যাঁ? ইঁদুর যেরকম বান্ধা দিলে পেরেশান হয়ে থাকে একবার ওদিক দেখ ইঁদুর যেরকম খাঁচার মধ্যে পড়ে গেলে কিরম করে কিরম করে হ্যাঁ আরে ছুটা ছুটি না পেরেশান ছুটি কোন কেবিরা পেরেশান কোন পেরেশান ঠিক না পেরেশান না খালি শান্তি চাস ইসলামের ভিতরে শান্তি শান্তি রয়েছে শান্তির আরেকদিন আবু সুফিয়ান কি তুই বড় বেটা বড় তোর অনেক খালি তুই কস মাথাটা উঁচা দাও নিচা কখনো নাও সর্দারির স্বভাব সর্দারি তোর সর্দারির বড় নিশা দেখা যায় গ্রহণ করে ইসলাম দুনিয়ারও সর্দারি আখেরাতেরও সর্দারি জি তুমি কেরামতি দুনিয়া আখেরা হ্যাঁ? আল্লাহ কুদরতের মাধ্যমে কুদরত দিয়া নবীকে দিন দিয়া পাঠায়া সমগ্র জগতের রু দিয়া দিচ্ছেন কিন্তু নবী খাতমুন নবী গিন এরপরে আর নবী আসবে না এই জন্য আল্লাহ বেরো দোস্ত যেটা আল্লাহর জিম্মা ছিল যেটা আল্লাহর কাজ ছিল আল্লাহ তরতিবকে বদল দিয়া আল্লাহ এই উম্মতকে ওই জিম্মাদারি দিচ্ছেন ওই জিম্মাদারি তোমাদের উপরে দুটা জিম্মাদারি এক জিম্মাদারি হলো দিনের উপরে টিকা তোমাদের উপরে জিম্মাদারি আরেক জিম্মাদারি হলো দিনকে টিকানো কারণ কি যে দিনের উপরে টিকবা আর দিনকে তোমরা টিকাইবা তাহলে সমগ্র জগৎ টিকা থাকবে আরেকটা কারণ হলো শোনো সমগ্র সৃষ্টির জন্য চক্ষু বুড়াইলে দেখবা আমি সমগ্র সৃষ্টির জন্য পরিবেশ নির্ধারণ করছি তোমরা সৃষ্টির সেরা সমগ্র সৃষ্টিকে আমি হুকুম দিয়ে বানাইছি তাদের পরিবেশও আমি নির্ধারণ করছি যদি সমগ্র হুকুমের বস্তুর জন্য পরিবেশ নির্ধারিত হইতে পারে তো তোমরা আমার কুদরতি হাতের বেড়ানো তোমরা সৃষ্টির সেরা তোমাদের জন্য কি কোনো পরিবেশ আমি নির্ধারণ করি নাই তো আমি তোমাদের জন্য পরিবেশ নির্ধারণ করছি ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন আমি তোমাদের জন্য দিনের পরিবেশ নির্ধারণ করছি দিনের পরিবেশ দিনের পরিবেশের ভেতরে থাকবা তো তোমরা সুখী থাকবা সুখী যতদিন দিনের পরিবেশের ভিতরে ছিল উম্মত আল্লাহ রসুল বলতেছে আল্লাহ রসুল খাসি আমি ভয় পাইয়া গেছি কিসের ভয় আপনার আমি ভয় পেয়ে গেছি প্রতিবেশীর ব্যাপারে আমাকে জিবরিল এত শুনাইছে এত শুনাইছে এত শুনাইছে যে আমার ভয় লাগতে ছিল যে প্রতিবেশী তো আবার আমার উত্তর শুনি না হয়ে যায় ওলা আমাদেরকে জিজ্ঞেস করেন আদিসে আছে যেখানে প্রতিবেশীর ব্যাপারে এরকম ভয় ছিল ওইখানে বাপের ব্যাপারে কতটুকু ভয় ছিল প্রতিবেশীর হকের ব্যাপারে যদি এতটুকু ভয় ছিল তো বাপের হকের ব্যাপারে কতটুকু ভয় আর সোচ্চার ছিল মার হকের ব্যাপারে কতটুকু ভয় ছিল বাইর হকের ব্যাপারে কতটুকু ভয় ছিল বইনের হকের ব্যাপারে কতটুকু ভয় ছিল আত্মীয়তার হক সম্পদ আত্মীয়দের হকের ব্যাপারে কতটুকু ভয় ছিল সর্বস্তরে কতটুকু ভয় ছিল মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত এই জন্যই তো এক বকরির কল্লা সাক্ষর ঘুরেছে এই জন্যই তো সম্ভব হয়েছে নিজে মরা অবস্থায় কি পানি না পান করা আরেকজনকে পানি নিতেছে ঠিক না আর পানি দিতেছে না আকাশ থেকে কোরআন নামে নাজের করে লইতেছে নিজের প্রয়োজন তারপরে বাত্তি নিবে দুই স্বামী স্ত্রী ড্রামা বানায় ফেলাইছে ঠিক না কি বানায় লাইছে কাহিনী বানায় লাইছে ঠিক না হ্যাঁ খাওয়ানোর কাহিনী পুরা গেছে দুজনে খুব খাইছে চমচ চমচম চমচম করে ঠিক না হ্যাঁ সব মেহমানরে খাওয়া দিয়েছে আর এটা দেখা আল্লাহ কোরআন নামায় দিছে কোরআন নামায় দিছে আজকে তো মেরে দোস্ত প্রতিবেশীর ব্যাপারে ভয় তো দূরের কথা পাপকে যখন হত্যা করে তো প্রতিবেশীরা কি ভয় করবে ভাইকে যখন হত্যা করে তো প্রতিবেশীকে কি ভয় করবে ঠিক না আরে রে দোস্ত এই জন্যই পরিবেশ আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন সেটা হলো দিনের পরিবেশ দিন এখন দিন জিন্দিগিতে আসবে কিভাবে আর দিন টিকা থাকবে কিভাবে এটার জন্য শুধু মোহাম্মদ রসুল্লাহ দিন নিয়ে আসেন নাই বরং মেরে দোস্ত দিন জিন্দিগিতে আসার এবং দিন জিন্দিগিতে টিকার মেহান্ন তো নিয়ে আসছেন নিয়ে আসছেন মেহান্ন তো নিয়ে আসছেন উঠাউটি করলে কিন্তু বুঝবেন না বুঝাইতে চেয়েছি আপনাদেরকে বুঝাইতে আজকে বুঝের ভুল হয়ে গেছে বুঝি নাই যার কারণে মেরে দোস্ত বুঝাইতে হইতেছে খাম জড়া নাইলে প্রয়োজন ছিল না আর যদি বুঝা যাইতাম আর যদি যেরকম যা বুঝছি তা যেরকম করতেছি এটাও যদি এরকম করতে থাকতাম তাইলে মেরে দোস্ত তাইলে মেরে দোস্ত তাইলে মেরে দোস্ত তাইলে মেরে দোস্ত আমরাও দেখতাম যে সাকিনা নাজেল হইতেছে আমরাও দিয়ে ভূমিকম্প বন্ধ করতে পারতাম আমরাও চিঠি দিয়া নদীতে পানি ছাড়াইতে পারতাম আমরা ইশারা করে অগ্নিগিরি পিছিয়ে নিতে পারতাম আমরা বাক্যে ঢাইকা রাস্তা জিগাইতে পারতাম আমরা সমুদ্র পায়ে হাইটা পার হইতে পারতাম আমরা রাতের অন্ধকারে তাহাজ্যতের নূর সারা দুনিয়াকে দেখাইতে পারতাম আমরা তেলাতে কোরআনের সাকিরা নিজেও দেখতাম জগৎকে দেখাইতে পারতাম আমরাও পারতাম ইশারায় ম্যাগ আনতে আমরাও পারতাম ইশারায় ম্যাগ ভাগাইতে যদি থাকে তো আমরাও পারতাম কেননা ওনাদের যেই রসুল আমাদেরও ওই রসুল ওনাদের যেই আল্লাহ আমাদেরও ওই আল্লাহ ওনাদের যেই কিতাব আমাদেরও ওই কিতাব ওনাদেরও যেই শরীয়ত আমাদেরও ওই শরীয়ত ওনাদেরও যেই নামাজ আমাদেরও ওই নামাজ ওনাদেরও যে রোজা আমাদেরও আমাদেরও ওই জাকাত ওনাদেরও যে লেবাস ওনাদের জন্য ছিল আমাদের জন্য ওই লেবাস ওনাদের জন্য যে দিন আমাদের জন্য ওই দিন সব একই তো তাইলে ওনারা পারলে আমরা কেন পারতাম না আমরাও পারতাম আমরাও পারতাম ওনারা বুঝছিলেন আমরা বুঝি না হ্যাঁ। এই জন্যই তো ওনাদের সত্যই আল্লাহ ভিন্ন আনছেন ওনাদের জন্য ওনাদের জন্য শব্দ হলো সামিনা আতানা আমরা শুনছি এবং বুঝছি এই জন্যই মানার উপরে দাঁড়াইছি ওনারা নয় ছয় বুঝতেন না আমরা যেরকম নয় ছয় বুঝি কি নয় ছয় বুঝি ওনারা নয় ছয় বুঝতেন না আচ্ছা এই নয় ছয় শব্দটা বালাবান শোনা যায় না ঠিক না এটা শব্দ চেঞ্জ করে দেয় আমরা যেরকম তফসির বুঝি তা শ্রী বুঝি তাবিল বুঝি ওনারা এটা বুঝতেন না হিলা বুঝি পাহারা বুঝি ওনারা বুঝতেন না মাসাইল বুঝি ওনারা মাসাইল বুঝতেন না কি মাসাইল বুঝতেন না যদি বুঝতেন এই মাসাইল তাহলে লাল কাপড় ওনার জন্য না না যায় ছিল মহিলার জন্য তো যায় ছিল উনি কিল্লিগে নিয়ে চুলার মধ্যে ঢেলে দিছে চুলার মধ্যে কেন ঢাললেন চুলার মধ্যে কেন ঢেলে দিলেন ঠিক না যারা ঘরের বউরে দিয়ে দিত লতুলো ঠিক না সোনার আংটি ওনার জন্য না না যায় ওনার বোর জন্য তো যায় ঠিক না উনি আঙ্গুলতে খুলে ফিকে মনে বানা দিল গিল্লুরা যা বাড়িতে বৌরে দিয়ে দিত আর নেলে কত বেচা পালাই টাকা ডাকো আমার লেগে হালাল এটা তো আমি কিনছি টাকা দিয়া ওনারা এগুলা বুঝতেন না ওনারা এগুলা কি করতেন না বুঝতেন না মেরে দোস্ত এই জন্যই যেটা বুঝাইতে চাইতেছি আমি মেরে দোস্ত ওনারা বুঝছেন যে আল্লাহ রসুল দিন নিয়ে আসেন না শুধু কেননা দায়িত্ব আমাদের দিনের উপরে উঠা এবং দিনের উপরে টিকা এবং দিনকে টিকানো এটা হলো আমাদের দায়িত্ব দিনের উপরে যখন উঠতে হবে আর দিনকে যখন টিকাইতে হবে তাইলে আল্লাহ রসুল দিনের সাথে মেহান্নত নিয়ে আসছেন কিনে আসছেন আর দলিল এই মেহান্ন হচ্ছে জরুরি এটা ছাড়া দিনের উপরে টিকা যাবে না এটা ছাড়া দিনকে টিকানো যাবে না এটার জন্য দলিল কি বলে মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত হায়াতে সাহাবার পরেও যদি কারো বুঝে না আসে তাইলে ওকে চিবরিও বুঝাইতে পারবে না হায়াতে সাহাবার মাধ্যমে যদি কারো এই কথা বুঝে না আসে যে দিনের উপরে টিকা ফরজ দিনকে টিকানো ফরজ এটা যদি ওর বুঝে না আসে তাইলে নয় দোস্ত দ্বিতীয়বার কোন নবী এই সেওকে বুঝাইতে পারবে না কসম কসম কসম হায়াতুস সাহাবা যদি দেখার পরে যদি তার বুঝে না আসে যে দিনকে টিকানো জরুরি দিনের উপরে টিকা আর দিনকে টিকানো ওটার জন্য মেহান্নত যে জরুরি মেহান্নত যে ফরস মেহান্নত যে সবার আগে ওটা তরুণ হায়াতে সাহাবা হায়াত সাহাবা সাহাবাদের জিন্দগি সাহাবাদের জিন্দগি সাহাবাদের জিন্দেগি এর যদি কারো বুঝে না আসে তাইলে ওর পুণ্যাল্যও বুঝে আসবে না কোন দলিল বোঝানো যাবে না আমার তো একটা দিয়ে বুঝাইছে আমারও বুঝে দিত না আমারও বুঝে আসতো না কিন্তু আল্লাহ এখন বুঝাইয়া দিছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝাইলে বোঝা যায় দেখতে হয় সাহাবাদের জিন্দগি দেখেন কেন এরা মক্কা ছাড়লো কেন এরা মদিনা ছাড়লো কেন এরা ঘর খালি করলো কেন এরা স্ত্রীকে বিধবা করলো কেন এরা বাচ্চাদেরকে অতিম করলো কেন মোহাম্মদ রসুল্লাহ নিজের ঘরকে উজাড় করলো কেন করলো কেন করলো কেন নয় কিলোমিটার দৌড়ে এলো কেন উঠে উজুর মাথায় নিল কেন রসুল ফান্ডা গলায় নিল কেন নিজের মুখে মাটিকে নিল কেন অন্যের থুতু তার মুখে লাগলো ওই চেহারা ওই চেহারা ওই চেহারা ওই চেহারা হয় ওই চেহারা ওই চেহারায় মাটি আর থুতু ঘিন্নার বিদ্বেষের থুতু ঘিন্নার বিদ্বেষের মাটি দুশ্মনির মাটি আর দুশ্মনির থুতু ওই চেহারা আমাদেরকে বুঝায় দিয়া গেছে দুনিয়ার সমগ্র সৃষ্টির রূপ আল্লাহ নিজের মন মতো বানাইছেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ রূপ আর রেখা আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মন মতো বানাইছেন এইখানে আর নিজের কৃষ্ণা জাহের করেন এটা বলছে বন্ধু আপনি যেরম কইবেন এরম বানান সবটি তো আমার মন মতো বানাইছে আপনার কার মন মতো বানাবো আপনার মন মতো ওই চেহারা যেদিন জন্ম হয়েছে জন্ম জন্ম হয়েছে ওই দিন বাইরে শোয়া দিছে চারটার ভিতরে সকালে জন্ম নিছে সারাদিন পার হয়ে গেছে গা সুবে সাদেকের সময় জন্ম সারাদিন পার হয়ে গেছে গা চোদ্দ তারিখের চাঁদ পুরা চাঁদ রাত্রে চার পায়ের ভিতরে শোয়া দিছে সারাদিন তো কাঠ ফাটা রৌদ্র ছিল রাত্রে একটু ঠান্ডা এর ভিতরে সোয়া দিছে আব্বাস রাদি আল্লাহ বলতেছিল তোরে দেখতেছিলাম একটু পরেই আমার চোখ ছুটে গেল আকাশের চাঁদের দিকে চাঁদ নিচে নামতে শুরু নামতে নামতে আমার চোখের সামনে দিয়ে নামতেছে আমি ভয় ছিলাম যে চাঁদ নামতে নামতে তোর উপরে না পড়ে যায় একবার তোর কাছে চলে আসছে আর কি করতেছিল আয়সা ভাতিজা চাঁদ তোর কাছে চলে আসে কান্নার কামারা ইয়াদু কামার নিচে আসতে আসতে আসতে তোর কাছে চলে আসছে একবারে কাছে চাঁদ মনে হয় মন বোঝা তোরে দেখতে আয়সা কি করতেছে বাতিজা জানোস ওই দিনই আমি বুঝা পেয়েছি তুই কি হবি তুই কে তুই কি তুই কি হবি আমি বুঝা পেয়েছি চাঁদ যখন কাছে এসে তো তুই হাত এরম করতেছিলি চাঁদ এদিকে লাভ দিতেছে এরম করতেছ এদিকে লাভ দিতেছে তুই চার হাত পা হেরাইতেছ আর চাঁদ নাচতেছে নাচতেছে ঠানলেই তো আমার আম্মার কষ্ট হইব যদি জরুরি না যদি ফরজি না যদি জরুরি না তাহলে হায়াতে কোনদিন সংগঠিত হইত না হায়াতে সাহাবক কোনদিন অস্তিত্ব আসত না আর মোহাম্মদুর রসুল্লাহ কোন কিলোমিটার দৌড়াইত না কোনদিন ওই চেহারায় থুতু না কোনদিন ওই চেহারায় মাটি না মাথার কাছে বৈশা তুমি রাত্রে কি দেখতেছো যাবে তোমার চক্ষু একবার উপরে ওঠে একবার নিচে নামে কি দেখতেছ ওরকম তুমি টিকটিকি লাগা বলতেছে আকাশের চাঁদ দেখতেছি জমিনের চাঁদ দেখতেছি বলতে কোন সীমানায় পৌঁছলাম বলে আকাশের চাঁদে তাক আছে জমিনের চাঁদে কোন তাক নাই জমিনের চাঁদ আকাশের চাঁদ কেউ হার বানায় দিছে আমার চাঁদের বলতেছে শোনো শোনো শোনো শোনো এই চেহারাটাই একদিন ছিল আমাদের কাছে বড় অবহেলিত রে কোনদিন থাপ্পর কেউ কষতে পারত না কেউ কোনদিন গালি দিতে পারত না সাহাবা হায়াত সাহাবা কোনদিন সংগঠিত হইত না যদি দিনের উপরে টিকা আর দিনকে টিকানো যদি ফরজ না হইতো এটা তো ফরজ হতে কারো কোনো মতামত নাই যে দিনের উপরে টিকা দিনকে টিকানো ফরজ কিন্তু দিনের উপরে টিকবে আর দিনকে টিকাবে দেশের মাধ্যমে ওই মোহাম্মদুর রসুল্লাহ যিনি দিনকে নিয়ে আসছেন ইনি ওই ফর্মুলাকে নিয়ে আসছেন যে ফর্মুলার মাধ্যমে তোমরা দিনের উপরে টিকবে এবং দিনকেও টিকাবে সেটা হলো দিনের মেহনত হয়তো সাহেবের পরে যদি কারো বুঝে না আসে আমি তো বলবো আমি তো বলবো আমি তো বলবো আমি তো বলবো দলিল আছে আমার কাছে আমি তো বলবো ওর চেয়ে বঞ্চিত আল্লাহর সৃষ্টিতে আর কেউ নাই বঞ্চিত মাহরুম যদি আর পুরো বুঝে না আসে টিকতে হবে টিকাইতে হবে এই জন্য দুনিয়ার কোনায় কোনায় কবর বানাইতে হবে হ্যাঁ, এই জন্যই তো ঘরকে উজাড় করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ ঘরকে উজাড় করে দিছে উজাড় সর্বশেষ উজাড় হয়ে গেছে কারবালায় পুরো ঘর উজাড় হয়ে গেছে পুরো খানদান উজাড় হয়ে গেছে খানদান কারবালায় দিনকে টিকাইতে যাওয়া দিনের উপরে টিকতে যাওয়া আর না হলে দোস্ত ইয়ে সূত্র বলে দিয়েছিল চেক অসুবিধা কি আছে জায়জত আছে যান বাঁচানোর জন্য জায়জত আছে চান বাঁচানো ফরস যান বাঁচানোর জন্য জায়গত আছে আরো সীমার তো বলে দিছিল এজিপ্ত বলে দিছিল যে দিনও টিকবে না আর আমিও দিনের উপরে টিকবো না আমার নানাকে যে মিশন দিয়ে আল্লাহ পাঠাইছে ওই কোন জিনিসই টিকবে না সব আজকের পরে মুর্দা হয়ে যাবে না টিকবো না টিকাইতে পারবো চান দেওয়াই এখানে শ্রেষ্ঠ চান দেওয়া যাব চান আর কেমন পর্যন্ত মানুষকে বুঝায় যাব যে টিকা ফরজ টিকারা টিকানো চান বাঁচানো ফরজ কেমনে যে আপনারে বুঝাবো আমি একটু চিঞ্জিরা লাগে ব্যথা বেশি দিলের ভিতরে নেই চিঞ্জিরা কেরানিগঞ্জ তো আমারই এর জন্য কেরানিগঞ্জ এলাকাদেরকে একটু বেশি বুঝাইতে চাই আমি আপনার একটু বেশি সম্পর্ক হয়ে গেছে কেরানীগঞ্জে নিজের মনে করে নিছি এই জন্য মেরে দোস্ত একটু বেশি আপনি করে বুঝাইতে চাই হয় কেমনে যে জান বাঁচানো ফরজ না দেখা গেছে নবী দেখা গেছে বুঝা গেছে কে হোসাইন হোসাইন হোসাইন দুনিয়া বলবে জান বাঁচানো ফরজ ওই হোসাইন যদি তুই জান বাঁচায় দিলি তো না দিন বাঁচবে না তুই দিনের উপরে বাঁচবি কি হবে তখন বলে চান দেওয়াই তখন ফরজ চান বাঁচানো ফরজ না এটাই কেন পর্যন্ত মানুষকে বুঝে গেছে মেহান্নত আমাদের জিম্মায় কেননা দিনের উপরে টিকতে হবে দিনকে টিকাইতে হবে দিন টিকবে সমগ্র জগৎ টিকবে দিনের পরিবেশ থাকবে টিকা থাকবে দিনের পরিবেশ তো আমরা পেটে পাথর লয়ে শুকে থাকবো কাপড় ছাড়াও শুকে থাকবো মাথা গুচা ঠাই ছাড়াও শুকে থাকবো জুতা ছাড়াও শুকে থাকবো সপ্তাহ পর সপ্তাহ তিন মাস চূড়া না চললেও শুকে থাকবো তিন মাস চূড়া না চললেও কি থাকবো কিসে থাকবো সুখে আর শান্তিতে থাকবো ওইখানে সবার হক নিরাপদ থাকবে মাহফুজ থাকবে জগৎ এটাই বুঝেছে মেহান্নত আমাদের জিম্মায় মেহান্নত কি আমাদের কি আমাদের জিম্মায় এটার দলিল হিসাবে হায়াত সাহাবা হুজুর সিস্টেমের জিন্দগি যদি মেহান্নত আমাদের জন্য জরুরি না হইতো হায় জেহান্নত আমাদের উপরে ফরজ যদি না হইতো মেহান্নত যদি আমাদের উপরে ফরজ না হইতো মেহান্নত যদি আমাদের জিম্মায় না হইতো তাহলে নরে দোস্ত নরে দোস্ত নরে দোস্ত আমি তো বলি আমি তো বলছি আর আগেও বলছি এখনো বলতেছি আমার মনকে আমি বুঝাইতে পারি না এটা আমার মন ওই দিন থেকে আর মানে না যে তেরো বছরের বাচ্চাকে কেন বিসর্জন দিবে যদি দিনদের উপরে টিকা টিকানোই যদি ফরজ না হইত তাহলে উসমান তেরো বৎসরের বাচ্চাকে বিসর্জন কেন দিত মোহাম্মদ বিন উসমানকে তেরো বৎসরের বাচ্চা পাবতাম মদিনা বিসর্জন দিস পাবতাম আরব ভূখণ্ড দিছ কিন্তু দুনিয়ার এক কোনায় জাজিরাতুল কামার সৌথ আফ্রিকায় আরব মহাসাগরের ভিতরে ওই জাজিরার ভিতরে কেন মোহাম্মদের কবর ভিতর তেরো বছরের বাচ্চা কেন কবর ভিতর আজকে আমরা বুঝা নিছি মেরে দোস্ত যার কারণে সকালে পাখির মতো প্রত্যেকে প্রত্যেকের ক্ষেত্রে উড়া যায় বুঝে আসছে বিদায় পুরা সহজ পুরা কোনো কঠিন না রাত্রে না ঘুমাইলেও সেখানে উঠতে হবে অসুস্থ হলেও উঠতে হবে ঠিক না হ্যাঁ হায় হায় হায় যা দেখেন অফিস গুলাতে যা দেখেন আরে কারখানা গুলাতে যা দেখেন ব্যবসায়ী ক্ষেত্র গুলাতে যা দেখেন বহু বিরুদ্ধ এরকম আছে গাড়ির দিকে নামতে পারে না দুইজনে নাই দৈরা নামা দোকানের ক্যাশে বয়া দিতে চেয়ারে ঠিক না রাত ভয়ের না আর বুঝে আসছে আর বুঝে আসছে বুঝে হ্যাঁ, যে ঘোড়া বইতে পারে না উঠে বসতে পারে না মজবুরান বলতেছে বসায় দাও দুইজনে দৌড়া উঠাইছে কাচুয়ার ভিতরে বসাইছে বসে ঠিক মতো থাকতে পারে না তো বসানের ব্যবস্থা করছে কয়েকবার লোয়া চলো কোরআনের আয়াত পড়ে শুনাইছে আল্লাহ না আপনারে মাফ করে দিছে বেশি কোরআন বোঝো কোরআন বেশি বোঝো কোরআন আমার চেয়ে বেশি বোঝো কেন আমার ঘরেই তো দুনিয়া অখেরাতের সূর্য প্রথম আমার ঘরে ঢুকছে তার ঘরে তার ঘরে ঢুকছে হ্যাঁ? কোন সূর্য দুনিয়া আখেরাতের সূর্য দুনিয়া আখেরাতের সরকার আমার ঘরে ঢুকছে কোরআন বেশি বুঝো লয়া চলো তোরা যেরকম বুঝছে দুজনে গাড়ির টিকা নামায় যেরকম চেরে বসায় দিছে সে বুঝছে মরণ পর্যন্ত চাবি আমার হাতে থাকতে হবে মরণ পর্যন্ত এই প্রতিষ্ঠান আমাকে দেখতে হবে এটা ছেড়ে কই যাবো আবু আইবে বলছে আবু আইবে বলছে এই জন্য ওটা চলতেছে চলতে চলতে মৃত্যুর প্রহর চলে আসছে আজরাইলে দাঁড়ায় গেছে রু নেওয়ার ব্যবস্থা হয়ে গেছে এখনই উড়ে যাবে তো বলতেছে দাপন এখানে করো না কি করবো কি করবো আরো উড়ে চলবে আগে কত দূর সীমানা যেখানে তোমাদের শেষ ওইখানে দাফ নাই হ্যাঁ এখনো কি কোরআন বুঝা কিছু বাকি রয়ে গেছে এখনো তোমরা কোরআন বোঝো না এখনো কিছু বাকি রয়ে গেছে এখনো বুঝ তোমাদের পুরো হয় নাই আমারে দাফন করার পরে তুমি বুঝ হইব কোটা আবার কোন বুঝ বুঝ জিন্দা ছিলাম তো দিনের প্রতি দিনকে বাঁচানোর জন্য টিকানের জন্য দিনের উপরে টিকার জন্য দিনকে টিকানের জন্য জিন্দা ছিলাম তো শেষ মুহূর্ত পর্যন্ত চলছি যখন জু চলে গেছে তুমি নিয়ে নিছো তখন পুরা শরীরটাকে চালাইছি যাতে কেমন পর্যন্ত কোন ব্যক্তি যদি এই কথার প্রশ্ন করে দিনের উপরে টিকা আর টিকানের মেহান্ন যে ফরজ এটা দলিল কি বলে আমি আবু আয়ুবের কবর আর আমি আবু আয়ুবের কবর হলো এটার উপরে দলিল আচ্ছা দুহাইdjango মাইkita څنګه চলছি বর্তা চলছি আহা আলেকজান্ডার কিসা জামেদাহে সাহাবা তিন কোন বড় বড় অবস্থা যুদ্ধের দামামা বেজে গেছে কোয়া দেয় কি কামারে লয়ে চল তুই তো যুদ্ধের ময়দানে কাটে তো নিজেই উঠতে পারিনা আর জানেন কি আপনাদের বেঁচোর জন্য কাচার জনই তো উঠবো तो खेलेगा উপরে উঠা কেন কয়েক শখ এখনো বাকি আছে এটা এখানে পুরা সম্ভব না কি শখ কয়টা এইখানে পুরা সম্ভব না কইলাম তো একটা শখ বাকি আছে উঠা উঠোর উপরে কয়টা আবার কি শখ কয় শোন যুদ্ধের ময়দানে তোরা লড়বি আর আমি উঠের উপরে পয়া দেখবো তারপরে কয়েকটা তীর আইব যেখানে লাগবো এদিক দিয়ে বাহির হবে রক্তের ফোয়ারা বাহির হবে আর আমি এটা চিৎকার দিব বুঝতু রব্বিল কাবা রবের কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি এইটা এখন বাকি আছে এইটা এখানে বসে সম্ভব না উঠা পারে এটি হলো দলিল এটি হলো দলিল টিকার পরিবেশ বানানো টিকানো যখন টিকবে আর টিকাবে তখনই পরিবেশ তৈরি হবে ওই যে পরিবেশ আল্লাহ নির্ধারণ করলেন ওই পরিবেশ তখন তৈরি হবে দিনের পরিবেশ দিন দিন দিন দিন দিন দিন দিন হ্যাঁ, পরিবেশের ভিতরে যদি সামান্য ছিদ্র হইতে চায় এরকম যদি কোন জিনিস আসে আসতে চায় যদি সমগ্র দুনিয়ার রূপ নিয়েও আসে ওটাকেও ফাইরা আগুনের ভিতরে ঢুকে দিবে ঠিক না ঠিক না ঢুকাইছে না ঢুকায় হ্যাঁ সমগ্র দুনিয়ার রূপ নিয়ে আইছে না বাদশাহের রূপ নিয়ে আইছে বাদশাহ আচ্ছা এটা আগুনে যাওয়ার যোগ্য আর কোথাও যাওয়ার যোগ্য না কোথাও যাওয়ার যোগ্য না আগুনে যাওয়ার হাদিসের ভিতরে আছে কাপের বাদশাহ ধরছে কি করবি তা তোরে ছেড়া দেব কি করে দেব আমার কপালে একটা চুমা দিবি সম্ভব না সম্ভব না যান বাঁচানো তো ফরজ বেটা বেটা যে ঠোঁট মোহাম্মদ রসুল্লাহর কপালে চুমা দিছে ওটা তোর নাপাক কপালে চুমা দেয় কেমনে ওটা জান দেওয়া যায় চুমা দেওয়া যায় না সত্য তো বলে হ্যাঁ সত্য চুমা দেওয়া যায় না জান দেওয়া যায় বলে পূজা দেখিস বলে পূজা দেখছি চান দেওয়া যায় চুমা দেওয়া যায় না কি দেওয়া যায় চুমা দেওয়া যায় না চান দেওয়া যায় চুমা দেওয়া যায় না তোর কপালে কেন দেওয়া যায় না বলে ওই ঠোঁটে মোহাম্মদ রসুল্লাহর কপালে চুমা দিছে ওই নাপাক কপালে আবার কি করে ঠোঁট লাগবে রে বলে সত্য তো জানলে হ্যাঁ হ্যাঁ জান দেওয়া যায় বলে পাটছে বর্ষা লাগছে এখানে হয়েছে রক্তের দুনিয়া দেখছে সে দেখছে তো চিৎকার দিতেছে বুস্তু রব্বিল কাপ <coughs> আরেকজনকে ধরছে শর্ত লাগাইছে তোর ছেড়া দিব তোর সব সাথীদেরকে ছেড়া দিব কি করতে হইব কপালে একটা চুমা দিবি কয়টা হইব না কি দিবি দিব তুই একা দিবি সব সাথে দিবে চুমা কনা তোর কপালে দেওয়া যাবে না চুমা কিন্তু যখন তোর চুমারই সব তাহলে একটা কাম করতে পারি আমার হাত কপালে রাখবো হাতের উপরে চুমা দিব তুই মানুষ হ্যাঁ আর বাতের তেমনি আকল ছাড়া থাকে বাতের কি ছাড়া থাকে কি ছাড়া থাকে তাদের আকল আছে কিন্তু আকলের আমরা আল্লাহ ওদেরকে আকল দেয় না আমরা মোহাম্মদ ছাড়ছি তুই ছাড়ছি তো ওরা আকলওয়ালা হয়েছে আমাদের কুসুর ও তো খুশি হয়ে গেছে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওইটা রাইকেই তুই চুমা দে হাত রেখে নিজের হাতের উপরে চুমা দিয়া মুসকি একটা হাসি মেরা দিছে বাপের বুঝলি তো না তুই চুমাটা কোন জায়গায় দিছি চুমাটা কোন জায়গায় দিছি এটা তো বুঝলি না চুমা তো দিছি এই হাতে সেই হাত মোহাম্মদ রসুল্লাহ তোকে বায়াত তোর কপালে চুমা দিছি সাথী করে ছাড়া নিয়ে আইছে উসমা উমর রবি আল্লাহ দেখার লাগলো কেটেছে ওঠো সত্যি ওঠো কিছে কিছে বলে কান দাঁড়িয়ে দিয়ে চলে আইছে ওর কপালে সবাই চুমা দাও মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিস এগুলো সব দলিল আমার কথার উপরে যে মেহান্নত ফরাস সবচেয়ে বড় জরুরি হলো দিনের উপরে টিকা দিনকে টিকানো এটার জন্য হলো মেহান্নত এটার জন্য হলো মেহান্নত এই মেহান্নত করে পরিবেশ বানাইতে হবে দিনের আর পরিবেশ যখন বানা যাবে তখন কিচ্ছু থাকবে না কিচ্ছু কারো করে কিচ্ছু থাকবে না কারো জিন্দগিতে দুনিয়ার কিচ্ছু থাকবে না তারপরে সুখী থাকবে তারপরে বাদশাহ থাকবে দুনিয়া আখেরাতের বাদশাহ হবে না বাদশাহ নতুন কথা করতে আসবো পুরান কথাই শোনাইতে হবে পুরান আদিস নতুন আনাও যাবে না পুরান পুরানটাই শোনাইতে হবে তারাই বাদশাহ হবে এই জন্যই গ্রাম বুঝছেন ওনাদের জীবন গুলা দেখলে এই জন্যই তো ওকবা ওকবা ইবনে সমুদ্রের ভিতরে ঘোরা খাইয়া বলতেছে ওই পারে কেউ থাকলে আমার জন্য এটা বাধা না চলে যেতাম এই তো কবর গুলা দুনিয়ার আল্লাহ রসুল বুঝতেছে জাফর রবি আল্লাহ যখন পাঠাইতেছে মৌতার যুদ্ধে হ্যাঁ রে দোস্ত তো করেন না বুঝতেও চান না সফর যদি করতেন এই সমস্ত হাস্তিদের কবরে যায় যদি ধারাইতেন হ্যাঁ তাহলে কবর আপনাকে কিছু বুঝে দিত সমস্ত কবরের ভিতরে আশ্রাত রয়ে গেছে কি কি রয়ে গেছে আশ্রাত রয়ে গেছে নবীর কবর মামুলি না মদিনা করার রোজা কি মামুলি হ্যাঁ হ্যাঁ ওইখানে গেলেও দিন ঠান্ডা হয় না না না যখন যুদ্ধে পাঠাইতেছেন আব্দুল্লাহ এই তিনজন এই তিনজন এই তিনজন কি কি এই তিনজন শহীদ এই তিনজনের পরে তোমরা আমি সব বানা এলো ঠিক না আমি সব বানায় কিন্তু হুজুর যখন জাফর লোকে বিদায় দিতেছে তো চোখ দিয়ে পানি পড়তেছে দাড়ি বিছতেছে মুখ বাঁচতেছে জাফরের যদি এতই মহাব্বত আপনার থাকে আর আপনি যদি এতই কান্দেন জাফরের জন্য তো জাফরকে বাদ দিয়ে দেন আর তো আছে আমি জাফরের জন্য কানি না জাফর তো যেতেই হবে জাফরের জাফরের জন্য যেতে হবে আবার আমি যেটা নিয়ে আসছি ওটার জন্য যেতে হবে আমি জানিয়ে আসছি এটার জন্য যেতে হবে আবার নিজের জন্য যেতে হবে আপনি কাঁদেন কেন জাফরের তিনটা ছোট ছোট বাচ্চা আছে কয়টা কয়টা তিনটা বাচ্চা হায় কাপেলা যখন ফিরে আসবে জর্ডান থেকে মুক্তা জর্ডানে যখন ফিরে আসবে তখন এই তিন ছেলে এসে যখন আমার কাছে জিজ্ঞাসা করবে আই না আবু না জাফর আমরা আব্বা জাফর কোথায় তখন আমি কি জবাব দিব এই জন্য আমার চোখে পানি আর কসম খোদার যেদিন কাফেলা ফিরে আসছে মদিনার খবর পৌঁছে গেছে মৌতাওয়ালারা ফিরে আসতেছে তো জাফরের ওই তিন ছেলেও ফিরে আসছে জাফর রবি আল্লাহ বিবিও আসছে তিন ছেলেকে পাঠায় দিছে হুসেসামের কাছে এক ছেলে ডান দিকে দাঁড়াইছে এক ছেলে বাম দিকে দাঁড়াইছে দুই ছেলের কাঁধে দুই হাত দিয়া আরেক ছেলে রুসেসামের কোলের লোকে পেটের লোকে গেসা দাঁড়াইছে আল্লাহ রসুল তিনও বাচ্চাকে এরকম ধরে রাখছেন আর তিনও বাচ্চা উপরের দিকে তাকায় জিজ্ঞাস করতেছে ইয়া রসুল আল্লাহ আর আইডিয়া চাচ্ছু না রুসেসামের চাচাকে ভাই তো আমগো আব্বা জাফর কই আইনা আবুনা জাফর আমগো আব্বা জাফর কই হুজুর সিস্টারের চিৎকার বাহির হয়ে গেছে জবাব কি দিবে দুধের শিশু তো জবাব কি দিবে বিসর্জন দিত কেন বুঝানো পুজা বাবা কে পুজা দলılıyor কাহিনী তো সাইয়েদ ইবনে হারুন আব্দুল্লাহর ওয়াহা নতুন গোছের নতুন আযাদিনের জন্য তৈরি হয়েছে ওর কাছে যখন বিদায় নিতে গেছে তখন প্রেমের কবিতা ছড়িয়ে দিয়ে জাফর আব্দুল্লাহর ওয়াহার दिल টুকটুকে টুকরো হয়ে যাচ্ছে পরে আবার কবিতা ছেড়া দিছে ছেড়া দিছে আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ তোরে আমি পরীক্ষা করতেছিলাম তুই কি করস আল্লাহ রাস্তা যাবি না যাবি না আমি পরীক্ষা করতেছিলাম তুই ফেল হইতে ও আমি চাই না তুই আমার ঘরে থাকস তারপরে যে কবিতা পড়ছে ওই কবিতা লেখা আছে জাফর জোশের উপরে চলে আসছে বিবির থেকে বিদায় নিছে ঘরের থেকে বাহির হয়েছে জুমার আজান পড়ে গেছে বলছে আর কোথায় যাব মোহাম্মদুর রসুল্লাহ পিছে জুমা পরে যাব ওই সময় আধা দিন দেরি গেছে মেরে দোস্ত মেহান্ন যদি জরুরি না হইতো হ্যাঁ মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত যদি মেহান্ন জরুরি না হইতো কে লে ইমামুন হুরানাু এসাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাই হাই নাবু বুলা গিসি মাযিদুন চাবাল কে ইয়াবা নে যখন পাটাইতেছে আস্তে আস্তে হুশ সব চলতেছে মাযের হাত ধরে আর হেদায়েতের কথা বলতেছে জিততেছে বলতেছে জিততেছে বলতেছে মাছ মাথা নিচের দিকে দিয়া ছোট ছোট কদমে শুনতেছে হুজুর দিকে খেয়াল করে নেয় যে আল্লাহ রসুলের বুক বৈশা গেছে কাঁদতে কাঁদতে চোখের পানিতে একবার যখন খেয়াল করছে তো দেখে আল্লাহ রসুলের চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে তো বলতেছে ইয়া রসুল আল্লাহ আকাব কি সিনি আপনি কাঁদতেছেন আর আমাকে ওসিয়ত করতেছেন আমাকে হেদায়ত দিতেছেন বলে মাস তুই তো যাবি কিন্তু যেদিন ফিরে আসবি ওদিন আর আমারে পাবি না তুই আমার কবরের পাশ দিয়ে যাবি কবরের পাশ দিয়ে চলে যাবি মাস যদি আমি তোকে ভালোবাসি উচিত ছিল আমার মৌতের সময় তুই আমার কাছে থাকস আমার কাছে থাকবি এটি প্রিয় পাত্রকে প্রিয় পাত্র চায় যে মৃত্যুর সময় কমসে কম কাছে থাকুক কিন্তু মাস দিনকে জিন্দা করতে হবে টিকাইতে হবে তোকেও দিনের উপরে টিকতে হবে বিদায় মাস তোকে আমি বিদায় দিতেছি লম্বা তার কবরি তুই যখন ফিরবি তো আমার কবরের পাশ দিয়ে তুই হাইটা যাবি আর মাস যদি আল্লাহ তারা যেদিন ফিরেন রোজায় যেদিন আসেন মসজিদে মোনাব্বা নবমীতে ঢোকেন দুই রাকাত নামাজ পড়া রোজায় আথারে যান আর সালাম দিয়া বলতেছেন ইয়া রসুল আল্লাহ সদাক্তা সদাক্তা সদাক্তা সত্য বলছেন আল্লাহ মাজি আবুর আলা কবরি বন্ধুরে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল একটু মুখ উঠায় দেখেন না মাছ আপনার কবরের পাশ দিয়ে আইটা যেতেছে نحن الزرور بالرسط এই জিম্মাদারি খতমে নবুবত আমাদেরকে দেওয়া গেছে সাহাবা যদি না বসতেন তাইলে মেরে দোস্ত মক্কা মদিনাকে খালি করে দিতেন না কবর দুনিয়ার কোনায় কোনায় না এই জিনিসই আবার আল্লাহ চিন্তা করছে বলতেন আমার মেহান্ন তো হলো মহল সাজি মহল সাজি মহল সাজি যে পরিবেশ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন ওই পরিবেশ তৈরি করার মেহান্ন হইল আমার মেহান্ন ইমানি তাহরিক মহল সাজি আর আল্লাহ আল্লাহ রসুলে বলেন তোমাদের রব কখনো কখনো ওই জিনিসকে চিন্তা করে দেয় যখন এই চিন্তা হবে আর তুমি যদি চিন্তা থাকো তো তুমি তোমাকে আগে করে দাও কি করে দাও আগে শেষ করে দাও আগে করে দাও আগে করো বুঝো উঠাউটি না করি মেরে দোস্ত মেরে দোস্ত উঠাউটি না করি বুঝি বুঝি বুঝি পুজোর দরকার এটি দাওয়াত তবলিগের মেহান্ন দাসকে এটি খোলাসা এটি তবলিগ চাইতেছে মোহাম্মদ রসুল্লাহ এটা চাইছেন আল্লাহ এটা চাইছেন এটাই আজকে দাওয়াতের তবলিক চাইতেছেন আল্লাহ আল্লাহ রসুল আমাদের থেকে চাইতেছেন যে আবার উঠো দিনের উপরে আবার টিকাও দিনকে আবার বানাও পরিবেশ লাগায় দাও তোমাদের জিন্দগি লাগায় দাও তোমাদের চান মাল হায়াতে জিন্দগি এটা বলো না চান বাঁচানো ফরজ এটা বলো না হুসাইন তোমাদেরকে দেখা গেছে একটু পিছে যাই পিছে এক আম্মাজনকে দরজায় দাঁড়া করা রাখছে নাম বুঝে গেছি হাদিসে আছে আম্মাজনের নাম আমার ঘরে যেন কেউ না ঢোকে তুমি পাহারায় থাকো ঢুকতে দিবা না কাউকে আম্মাজান দরজায় দাঁড়ানো নানিকে জিজ্ঞেস করতেছে নানি যান নানা যান কোথায় তো বলতেছে নানা যান তো ভিতরে তো বলছে নানি যান আমি নানা জানের কাছে না নানা জানের কাছে যাওয়া যাবে না বাচ্চা তো ছয় সাত বছরের বাচ্চা নানা জানের কাছে যাবো কয় না যাওয়া তো যাবে না বাচ্চা তো বাচ্চাই হয় যেই চাইতে চাইছে ওই সময় হাতে ধরে ফেলছে আর যেই হাতে ধরছে বাস এক ঝটকা বাস নানির হাত ছুটে গেছে হুসাইন ঢুকে গেছে একটু পরেই ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে ছোড়ে ছোড়ে কান্না আম্মা যান পেরেশান হয়ে গেছে কি হয়ে গেল কি ভুল করে বললাম হুসাইন ঢুকলো আর ভিতর থেকে কান্নার আওয়াজ আর আল্লাহ রসুল তো বারবার বলে গেছে কেউ যেন না ঢুকে এক ফেরেস্তার সাথে আমার মিটিং আছে এই ফেরেস্তা দুনিয়ায় কখনো আসে নাই কেমন পর্যন্ত আর আসবে না কেবল করে ফেললাম তোরে ভিতরে ঢুকছে যে দেখে হুসাইন কুলের ভিতরে বসা কুলের ভিতরে বসা হুসাইনের গানের উপরে গান এরকম লাগা কানতেছেন চোখের পানি হোসাইনের কাল দ্বারা কুলের ভিতরে পড়তেছে আম্মা যান বলতেছে ইয়া রসুল্লাহ হয়ে গেছে বাচ্চা আমি হুসাইনকে সামলাইতে পারি নাই আল্লাহ রসুল বলতেছিলেন শোনো শোনো শোনো ওই ফেরেস্তা চলে আসছে মিটিং পুরা হয়ে গেছে ফেরেস্তা কেন আসছে জানো আমার এই কলিজের টুকরা হুসাইনকে আমার উন্নত জবা করবে জবা এই খবর নিয়ে ফেরিস্তা আসছে যে জব করবে তার ছবি নিয়ে আসছে যে জায়গায় সব করবে ওই জায়গার ছবি নিয়ে আসছে ওই জায়গার মাটি নিয়ে আসছে হুসাইনের রক্ত নিয়ে আসছে ও মেরে দোস্ত ও হুসাইন এটিও বুঝে গেছে জান দেওয়া জরুরি জান বাঁচানো ফরজ না দেওয়া ফরজ যদি আজকে বাঁচায় নেই ইয়েজিদের কথা শুনা মারওয়ানের কথা শুনা ও এজিদের কথা শুনা আর যদি সীমানের কথা শুনা যদি আজকে চান বাঁচায় দেই তাইলে না দিন টিকবে না আমি দিনের উপরে টিকবে আমিও টিকবো না দিনও কেমন পর্যন্ত আর টিকবে না এই জন্যই তো যখন শহীদ হইতেছে তখন বলতেছে শোনো শোনো স্বপ্নে দেখা হয়েছিল স্বপ্নে না শহীদ হওয়ার একটু আগে তন্দ্রা চলে আসছে ঘুমের ভিতরে দেখতেছে যে হুজুর শেষদাম চলে আসছে আম্মাজান চলে আসছে ওনার আম্মাজান চলে আসছে হুজুর শেষদাম চলে আসছে আব্বাজান চলে আসছে সবাই চলে আসছে আর আল্লাহ রসুল বলতেছে তুই তো ইফতার আমার এখানেই করবি আয় পুরো খানদান পুরো খানদানকে জমা করা দিছে হায় মেরে দোস্ত আলী আসগর দরবারে না চেপিয়া গেছিল মালহুন কমবক্ত হাতের ছড়ি দিয়া ঠোঁটের উপরে মারতেছিল এক সাহাবি ওইখানে ছিল যদিও সে এজিদের দলেই ছিল তাবেই ছিল সাহাবিরা মনে হয় যদিও এজিদের দলে ছিল কিন্তু সে আর নিজেকে ধরে রাখতে পারে নাই সে তাকে বলতেছিল ওই কমবক্ত ছড়ি ছড়া লাঠি ছড়া তুই ছাড়াস নানা সাহাবি ছিল সবাইখান থেকে তো জানা যায় ঠোটকি এই ঠোটকে বহুত বার আমি মোহাম্মদের রসুল্লাহকে চুমা দিতে দেখছি আজকে আমরা বাবু মেরে দোস্ত কর বাঁচানো তাকাজা আমাদের জন্য আমাদের এটা আমাদের সেটা আমাদের দোকান আমাদের সংসার আমাদের বিবি আমাদের বাচ্চা এগুলো সব दोस्तों मेरे दोस्तों मेरे दोस्तों ना ना ना हुसैन और साहबा देखा दिया वैसे जान बचानो जरूरी ना कर बचानो जरूरी ना ব্যবসা বাঁচানো জরুরি না খেতি খামার বাঁচানো জরুরি না কারখানা বাঁচানো জরুরি না সব উজাড় করা জরুরি আর দিনকে জিন্দা করার বাঁচানো জরুরি তাহলে রাত্রে আর আমি এখানে পয়সা তিন পাইতাম না পাইতেন হাসান যদি হুসাইন যদি আহলে বাইতকে কোরবান না করতেন কোরবান রাত্রে আর আমি তিন পাইতাম না এসিদ আর হুসাইনের কাহিনী এটাকে কেমন পর্যন্ত বুঝিয়া দেওয়া গেছে দিনকে বাঁচানো দিনের উপরে বাঁচা দিনের কে বাঁচানো এটা হলো বরস চান বাঁচানো বরস না যদি বুঝে এসে থাকে এটাই আজকে তাবলিগ বলতে চাইতেছে উন্নতি করতে করতে আকাশ চুমু দিয়ে চলে আসছ তারপরে দিন আসে নাই এই জন্যই তো আমি বলি মেরে দোস্ত উন্নত বিশ্বে সব সবচেয়ে বেশি আত্মীয়তা সম্পর্ক সবচেয়ে বেশি দুলির সাথে উন্নত বিশ্বে ঠিক না সবচেয়ে বেশি কি দেশে উন্নত বিশ্বে উন্নতি যদি সব হয় তো আত্মীয়তা সম্পর্ক সবচেয়ে বেশি মজবুত হওয়া ওদের দেশে দরকার ছিল ঠিক না না না না এই জন্যই মেরে দোস্ত যদি কথা বুঝে আসা থাকে এটি দাওয়াত তবলিকের তাকা ঘর বাঁচানো জরুরি না বাঁচবে না বাঁচবে না বাঁচবে না বাঁচবে না যদি এখনো না বুঝলাম আর এখনো কদম না উঠল তো হাজারো দেশ আল্লাহ উজাড় করে দিচ্ছেন উজাড় আমাদের চোখের সামনে উজাড় করে দিচ্ছেন উজাড় কি করে দিছে হাজারো দেশ কি করে দিছে হাজারো হাজারো ফ্যামিলি উজাড় হয়ে গেছে উজাড় আকলের চোখ খুলে একটু চতুর্দিকে এর মতো তাকায় দেখেন হাজারো ফ্যামিলি উজাড় হয়ে গেছে এরা আমাদের উন্নতি আমাদেরকে বাঁচায় দেবে না না না না এটা আল্লাহর সবক লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজুন আল্লাহ বলেন অল্প কিছু তোমাদেরকে টোকা দিয়ে দিই আমি টোকা অল্প কিছু বাজায় দেই যেন তোমরা ফিরে আসো যদি না ফিরলা ইয়াস্তাবদাল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম আরেক তোমাদেরকে বাদ দিব দুলিশ সাত তোমাদেরকে করব আরেক জাতিকে আমি হেদায়েত দিব ওরা আসবে বুঝবে তাহলে ওদের তারা আবার দাঁড়া করাবো ওরা তোমাদের মতো কখনো হবে না ওরা বলবে চান বাঁচানো ফরজ না তিন বাঁচানো ফরজ তিন টিকানো ফরজ তিনের উপরে টিকা ফরজ বিদায় তিনের উপরে টিকা আর বাঁচানোর মেহান্ন ফরজ ওরা দোকান দেখবে না মেহান্ন দেখবে খেতে দেখবে না মেহান্ন দেখবে কারখানা দেখবে না মেহান্ন দেখবে চাকরি দেখবে না মেহনত দেখবে বাণিজ্য দেখবে না মেহনত দেখবে বিবি দেখবে না মেহনত দেখবে বাচ্চা দেখবে না মেহনত দেখবে যেটা সাহাবাই গ্রামের সিফত ছিল খেজুর পেকে গেছে পেকে যাক খেজুরের দিকে তাকানোর সময় নাই ডাক আসছে ডাকের দিকে তাকাও ঠিক না হ্যাঁ? খেজুরের দিকে না রেখে হ্যাঁ হ্যাঁ জীবনের আশা যারা বড় খালা কেউ চাইতেও রাজি না কেউ দিতেও রাজি না কেউ ওই চেহারার দিকে চাইতেও রাজি না আবার কেউ মেয়ে দিতে রাজি না কোন মতে আল্লাহ রসুলের দৌড়া মরা একটা যোগাইছে বুঝেন রসুলের ধরে মরে একটা চোখাইছে চাইবে রাত্রে দুপুরে গেছে বাজারে যুদ্ধের তামামা বেরিয়ে গেছে ইয়া কাবি ও আল্লাহর সওয়াররা ঘোড়ায় সওয়ার হয়ে যাও ফি সাবিলিল্লাহ আল্লাহ উড়াইতে থাকো ওইলার জান্নাতি আবশিরি জান্নাতের সুসংবাদ লইতে থাকো আওয়াজ কানে চাইতে দেরি এত যুগ পরে যেটা আল্লাহ রসুলকে দোয়া মোরা যোগাইছে রাত্রে ওর কাছে যাবে ওটা দিলের থেকে দোয়া মোসা শেষ হয়ে গেছে শহীদ যখন নিয়ে আসছে লাশ সামনে আল্লাহ রসুলের সামনে তো আল্লাহ রসুল চেহারাটা দেখে চোখের পানি টক টলায় পড়ে গেছে টপ টপ টপ টপ পানি পড়তে শুরু করছে উপরে দেখা মুসকি হাসি দিয়েছেন একটু করে চেহারাটা ফিরে আনিছেন আল্লাহ রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ এক জায়গায় তিন জিনিস চেহারা দেখা চোখে পানি উপরে দেখা হাসি কতক্ষণ পরে চেহারা ফিরে আনিলেন বহু দিনের শখ কিন্তু পুরা হলো না এই জন্য চোখে পানি চলে আসছে উপরে দেখা হাসা দিছি এই জন্যই দাওয়াতে তবলিগের মেহান্ন সারা দুনিয়ার ওই পুরান মেহান্ন ইলিয়াস রহমতুল্লাহ বলতেন কারণে আউয়াল কা হীরা কারণে আউয়াল কা হীরা কারণে আউয়াল কা হীরা আমার পুরান যুগের ওই হীরা আমার মাটির ভিতর থেকে খোদাই করা আমার আল্লাহ আমাদের হাতে ধরা দিছে মেহান্ন করতে থাকো দিনের উপরে টিকতে থাকো দিনকে টিকাইতে থাকো তোমাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি আল্লাহর জিম্মায় আল্লাহ টেকাবে তখনই আল্লাহর ওয়াদা তোমাদের দিকে কেউ তাকাবে তো আমি জিবরিলকে আবার নামায় দিব নাম ময়দানে তখনই ওয়াদা আবার আমি নামায় দিব আমার ইমানের জন্য ময়দানে নিয়েছি খেউ জমাইছি মারছি তো আমরা আমরা এরকম মাইরা দেখায় দিব বাতিলকে মিটায় দেখায় দিব হ্যাঁ বাতিল জানবেও না কিভাবে মিটতেছে আর তোমাদের নাম থানায় যাবে না কেউ জানবে না যে কোথার দিকা হইতেছে তাও আবার দাঁড়াও এটি দাওয়াতে তবলিগের মেহান্নত এটাই আমাদের মাকসাদ প্রতি সবগুজারির মাকসাদ এটাই প্রতি জোরের মাকসাদ এটাই প্রতি ইস্তেমার মাকসাদ এটাই প্রতি কাস্তের মাকসাদ এটাই প্রতি আড়াই ঘন্টার মাকসাদ এটাই প্রতি তালিমের মাকসাদ এটাই প্রতি ইস্তেকটা আমার তালিম ইস্তেকবারের মাকসাদ এটাই কি এটা না এটার বিপরীত কি এটাই মাকসাদ আর কতদিন আর কতদিন হেফাজত করবা হেফাজত হয়ে যাবে তালা দিলে ফিরে আসবা সকালে যে দেখবা পুরা খালি হয়ে রয়েছে তালা তালার জায়গায় ভিতরে কিচ্ছু নাই মিষ্টি এরকম কিছু হেফাজত করলা না হ্যাঁ তালা তালার জায়গায় ভিতরে কিচ্ছু নাই আর খোলা গাছে তুলে খোলা খোলা অনেক দূর পরে ফিরে আইবা তারপরে দেখবা একটাও পরে নাই পরে নাই সবটি পারছে আলহামদুলিল্লাহ কয়া পারতে শেষ পাইরা শেষ করতে পারে নাই আবার খেজুর আয়া ভরে গেছে ওই সিজনে দুইবার খেজুর কয়বার কয়বার দুইবার আবার খেজুর ধরে বয়ে হয়েছে আরে কি হইতেছে আবাদ হইতেছে আবাদ এই জন্যই তো কইতেছে এ কত বড় শখ ল্যাংরা পাউলিয়া জান্নাতে যাইবা আমি না দেখতেছি তুমি বাইকে হইতেছো কি করতেছে হ্যাঁ স্বামীরে উত্তেজিত করতেছে টিটকারি দিতেছে না তুমি যাইবা জান্নাতে তুমি শহীদ তাও তো একটা ল্যাংরা কেমনে যাইবা এমন উত্তেজিত স্বামীরে করছে ঘরেতে বাইরে দোয়া করে দিছে লাহতারুদ্দুলিল্লাহ আলী আল্লাহ ওর চেহারা দেখতে চাই না এমন উত্তেজিত করছে আপনারা কি মনে করেন বউ টিটকারি করছে তিরস্কার করছে না না না না স্বামীর পিন দিতে দিতে দিতে দিতে উত্তেজিত করে রয়েছে ঘরের বাইরে ঘর চেহারে দিতে চাই না রাস্তার ইলা আলী আমার উপরে জন্ম ঠিক না এই জন্য তো মা বরাক করতেছে উজাড় দুনিয়া দেখতেছে উজাড় তুই ডেকে লড়বি তুই বামে লড়বি তুই সামনে তুই পিছে মা তোমার তো আমরা চারজন ছাড়া কেউ নাই তো বেশি কথা বস না তুই ডাইনে তুই বামে তুই সামনে তুই পিছে তুই উজাড় দেখতেছ মা উজাড় নাকি চারজনে তো মরে যাবো তোমার কে দেখবে কাবা ধরবো তা কি কেমতের মাঠে উঠবো আর চার শহীদের মধ্যে দাঁড়াবো ডাইনে দেখবো কুমু এটা শহীদ বামে দেখবো কুমু এটা শহীদ বা সামনে দেখবো কুমু এটা শহীদ পিছিয়ে দেখবো কুমু এটা শহীদ বলে স্বামী বলে এটা উপরে থাকবে এটা তো আগেই শহীদ হয়ে গেছে কুমু ওইটাও শহীদ এটা হলো আবাদ বুঝার না এটা কি মহাদ্দেশে আব্দুল পর রহমতুল্লাহ আলাই তাবেই ছিল তার ছত্রিশ হাজার দেড়হাম দিয়া চলে গেছে বাচ্চা তখন পেটে বলছে পোলা এলো তরবিয়ত করে আমি চললাম চলে গেছে ছত্রিশ বছর পরে আইছে বছর পর বুঝাইছে অনার চিনে না নিজের বাড়ি কোনো মতে চিল্লা দাঁড়ি করছে তো ভিতরে ঢুকতেছে উনি ভিতরে তো দেখতেছে এক বুড়া ঢুকতেছে এক বুড়া তুই কি দিন শিখোস না কই কি হয়েছে কই খালি শিখছি নাকি দিন খারাপ করে তুইছি তাহলে কি আমার বাড়িতে বিনা অনুমতিতে ঢুকতেছস তুই জানাস না মুসলমানের বাড়িতে ঢুকলে কেমনে ঢুকতে হয় প্রথমে সালাম দিতে হয় তারপরে অনুমতি লইতে হয় কোরআন ফরজ না তার চুল তো সব সাদা হয়ে গেছে গা কেন হ্যাঁ? মার ভিতরে শুনতেছে পোলার বড় কড়া কড়া কড়া করতেছে জিজ্ঞাসা কারো কয় চায়া দেখে যে হে তো চিনে পুরান দেয় ঠিক না যত পুরানি হোক চিনে তো ঠিক না কি কন চিনে না হ্যাঁ চিনে না এক নজরই চিনা হয়েছে এটা তো ওইটাই ডাক দিছে কিরে কিছে কার এই যে ঢুকতেছে আমার বাড়িতে কোরআন টোরান করে নাই মদিনা ভিতরে আয় আজকে তো চিনি না তো তোর বাবা এটাই এটাই তোর বাবা সময় গেছে গেছে মসজিদে নবীতে বুড়া হয়েছে তো চোখেও কম দে ঠিক না পানি বড় কষ্টে তালাশ করে বের করছে বসে মসজিদে নবমীতে পিছে নামাজ শেষ হাদিসের দশ শুরু হয়েছে ছেলে হাদিসের দশ দিতেছে পুরো মজমা বড় তো জিজ্ঞাইতেছে এটা কে এই যুবক কে এই যুবক কে ওই কোথায় চিনো না এটা কে এটা চিনো না <clears throat> ওই মহাদ্দেশ নিজে বুঝতে পারে না ওইখানে তো একটু কথা হয়েছে আজান হয়েছে আয়া পড়ছে বাড়ির যে গরুতে চড়া হয়েছে আমি না পঁয়ত্রিশ ছত্রিশ হাজার পঁয়ত্রিশ ছত্রিশ হাজার দেড়াম রেখে গেছিলাম কি করছো কয় বছর পরে জিজ্ঞাসা ছয় বছর পরে কি করছো মসজিদে যাও নাই গেছি তো মসজিদে মসজিদে দেখাও নাই কি দেখবো মসজিদে দেখো না কিছু তো দেখছি এক যুবক হাদিস পড়া পুরা মজমা ভরা ওটাই তো দেখছি এটাই তো তোমারটা ওই ছত্রিশ হাজার তো লাগাইছি ওই যে দেখো ছত্রিশ হাজার কই লাগাইছি এইখানেই লাগাইছি কোথায় এইখানেই লাগাইছি নিজের পেটে লাগাইনি এইখানে লাগাইছি এই যে নথি জ্বালাও ছত্রিশ হাজার টাকা হ্যাঁ, ওনারা বুঝছেন আমরা বুঝি নাই ওনাদের তাস্কিল করতে হইতো না এক হাতু সাহাবা আছে এক সাহাবি একটু দেরি করছে সবাই চোখ বড় করে দেখছে তো উঠতেছে আর করতেছে আসিফ তুমনি মোনাফেকা তোমরা কি আমার মোনাফেক মনে করছো এত বড় বড় চোখ করে দেখো কিল্লেগা মানুষের পাও তো একটু ব্যথা হইতে পারে রগও তো আটকে যেতে পারে একটু উঠতে দেরি হয়েছে এলিগে এত বড় বড় চোখ আসিফতানি মুনাফিকা তোমরা কি আমাদের মুনাফিক মনে করতেছ আর আমরা তো ওজোর দেহের দিব্যি মুসলমান হয়ে যাই ঠিক না হয়ে যাই ঠিক না কি কর হ্যাঁ কি কর ওজোর ওজোর ওজোর আবার ফতুয়া দিয়ে দিই বাঁচানো বিবি বাচ্চা দেখা করো যদি বুঝত তাহলে আপনার আমার ফতুয়া মতে সর্বপ্রথম কাঠগোড়া আবু বকরে দাঁড়াই দিই ঠিক না কিল্লুরা ঘরের যা চালান আছে সব লয়ে গেছে ঠিক না হিজরতের সব লয়ে গেছে না আন্দা বাপ পর্যন্ত এক টাকা দেওয়া যায় না যেই বাপের হক আল্লাহর পরে দিনের উপরে টিকা দিন টিকানো আমার ফরজ সবচেয়ে বড় পুরো খালি করে নিয়ে গেল কোন অসুবিধা নেই এমনি তো মেয়েরা বাচ্চারা কি করছে না দাদারে কি কইতেছে পাথর সাইজ মতো টুকাইছে খারা খারা পাথর না লেবেল লেবেল পাথর যেটা একবারে ফিনিশিং এলা পয়সার মতো দেখতে দেখা যায় লাগবো হাতে ওরকম পাতার টুকায়া কি করছে থাল পরে গেলাইছে কাপড় উপরে দিয়া দাদার হাত নিয়ে কি কইছে দেখো না কতটি রেখে গেছে একটু উঠায় দেখো না ওজন কত আর দিয়ে দেখো না কতটি দাদার মন বেড়ে গেছে আর রেখে গেছে কোনো অসুবিধা হ্যাঁ মেরে রোস্তে এই জন্যই যোগ এই জন্যই ইজতেমা এই জন্যই সব গুজারি এই জন্যই কাজ এই জন্যই আড়াই ঘন্টা এই জন্যই তালিম এই জন্যই মেরে দোস্ত দাওয়াত তালিম ইস্তেকবাদ সব কিছুর সারমর্ম হল টাকা যা আসছে আমি লাভবাই যদি বুঝে আসা থাকে এখন দুধ কা দুধ পানি কা পানি বুঝা যাবে যে দুধ কতটুক পানি কতটুক এখনই বুঝে যাব যদি আমার কথা বুঝে আসা থাকে যে মেরে দোস্ত টিকা জরুরি টিকানো জরুরি মেরে দোস্ত এটাই ফরজ এর দ্বারা পরিবেশ তৈরি হবে এই পরিবেশই আমাদেরকে দুনিয়া আখেরাতের কেরামত আর বাদশাহী আমাদেরকে নসিব করবে যদি বুঝে আসা থাকে এই মজমার ঠিকা যে কাল সকালের টাকা নকল আল্লাহর রাস্তায় চিল্লা তিন চিল্লা যাওয়ার যদি এই মজমার থেকে এখন আসে যে কাল সকালে চিল্লা তিন চিল্লা যাওয়ার জন্য নগদ এই মুহূর্তে এখান থেকে টাকা যা এটার জন্য কে কে তৈরি আছে দাঁড়ান তো দেখি দাঁড়ান না দাঁড়ান না দাঁড়ান কে কে তৈরি আছেন দাঁড়ান মাসা আল্লাহ মর্দে মুজাহিদ এই তো বুঝে গেল দুধ কা দুধ পানি কা পানি ঠিক না কি বলেন আমি কি বলছি যদি কাল সকালে টাকা যা আসে এখন এখান থেকে টাকা যা আসছে এটা বলি না যদি আসে যে চিল্লা তিন চিল্লার জন্য নগদ কে তোয়া তারা একটু দাঁড়ান দাঁড়ান তো কি দাঁড়ান যে আমি তোয়া যদি কাল সকালে নগদ যাওয়ার টাকা যা আসে এখনো আসে যদি আসে তাহলে কে কে তো দেখি